যিনি আরসের উপর ছিলেন তিনি তো মোদী নাই হ্যাঁ মুস্তফা হয়ে এসছেন মুস্তফা সাল্লাহ আরেকটা আর এক অনুবাদক বেরুলি তর্জমা করছে ইন্না আরসাল্লাকে শাহেদান শাহেদান মানে সাক্ষী দাতা আর সাক্ষী দাতার জন্য দেখা লাগে সুতরাং যখন তিনি সাক্ষী দিবেন সবকিছুই দেখেন সুতরাং তিনি হাজির নাজির হাজির মানে উপস্থিত আর নাজিল মানে দেখেন তিনি সবকিছু দেখেন নবী করিম সাল্লাম সব জায়গায় দেখছেন সব জায়গায় হাজির এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর গুণে শরিক করা আল্লাহ পাকের নাম একমাত্র শহীদ হ্যাঁ তিনি সবকিছুই দেখেন প্রত্যক্ষ করেন আল্লাহ পাক কোরআনে কেরিমের একাধিক আয়াত রয়েছে একটা আয়াতের অংশ বলছি আল্লাহ বলছেন ওমা কুন্তাহিম ইজ ইউল কোন আকলামহম হে নবী তুমি ওখানে ছিলে না ওই জায়গায় খবর রাখা ওই জায়গায় ছিলে না ইজ ইউলকুন আকলাম যখন তারা কি করছিল লটারি করছিল মারিয়াম মারিয়ামের জন্ম হয়েছে এর দেখাশোনা কে করবে সবাই দেখাশোনা করতে চাইলো তখন তারা লটারি করলো কোরআ কোরআ করলো তখন তুমি সেখানে ছিলে না তার মানে মারিয়াম আলহ সালাম যে ইসা আলি সালাম মা সেই আমলে তুমি ছিলে না অমাকুন্তার সেখানে ছিলে না তো নবী গায়েব যে থাকে না সে গায়েব কিনা তো তিনি আবার হাজির নাজির কি করে হন আগের উম্মতের সাক্ষী দেবেন অথচ আল্লাহ বলছেন তুমি ওই জামানায় ছিলে না নবী করিম যদি কেউ হাজির নাজির বলে তাহলে সে শির করল বড় শির এটা আল্লাহ পাকের গুণ হাজির দেখেন আবার আল্লাহ পাকের গুণটা বুঝে নেন আল্লাহ পাক নাজের মানে সবকিছু দেখছেন এটা গুণ ঠিক আছে বিনা কোনো ব্যাখ্যাই বলবেন আপনি যে আল্লাহ নাজের মানে আল্লাহ পাক দেখছেন তোমরা কেমন আমল করছো রয়েছে আল্লাহ আল্লাহ তোমাদেরকে খলিফা আর আল্লাহ দেখছেন যে তোমরা কি করছো নাজির আল্লাহ পাক দেখছেন হাজির মানে উপস্থিত আল্লাহ পাক সত্তার দিক থেকে জাতের দিক থেকে সর্বস্থানে হাজির নন মনে রাখবেন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে আল্লাহ পাক তার এলমের দিক থেকে কুদরতের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় হাজির তার ক্ষমতা সব জায়গায় হাজির তার এল হ্যাঁ সব জায়গায় কি আল্লাহ পাক ঘিরে রেখেছেন কোন জায়গা থেকে পালিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না ঠিক না আর আল্লাহ পাক রব্বুল আলমী নেক লোকদের সাথে সাহায্যের দিক থেকে তৌফিকের দিক থেকে দয়ার দিক থেকে তাদের সাথে হাজির বলতে পারেন আপনি আল্লাহমান আল্লাহ আমাদের সাথে আছেন বলেছেন না বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের সাথে আছেন মানে সাহায্য সাহায্যের দিক থেকে তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে সে আল্লাহ পাকে নেক বান্দার হেফাজত করেন এই অর্থে আল্লাহ পাক রবুল আলমী নেক বান্ধবদের সাথে আছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন হ্যাঁ ধৈর্যশীলদের হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে তাদের উপরে রহমত করার দিক থেকে আল্লাহ পাক তারপরে বলছেন ও মুবাশশিরা হে নবী তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি ও নাজিরা এবং সতর্ককারী করে পাঠিয়েছি এবং আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহর দিকে দায়ী করে আহ্বানকারী করে পাঠিয়েছি তো নবী করিম সাল্লামের প্রথম গুণ হচ্ছে তিনি দায়ী সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে দায়ী হতে পারে সত্যিকার অর্থে আবার পেশাগত দায়ী আর না এখলাস না আল্লাপাকে সন্তুষ্টির উদ্দেশ্য না হক কথা বললেন না হক কথা পেশ করলেন না মেহনত করলেন শুধু আপনি কোন রকম চাকরিটা টিকিয়ে রাখলেন অথবা আপনি আল্লাহাক যেন হেফাজত করেন অনেকে এরকম আছেন আল্লাহ যেন আমাদেরকে সেই দলে সামিল না করেন এখলাসের তৌফিক দান করেন আন্তরিকতা যেন দান করেন আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন এইরকম অনেকে খ্যাতির জন্য অনেকে দুনিয়ার বহু গরজে অনেক বক্তারা দুনিয়ার খ্যাতির জন্য অথবা ভালো ফিস পায় অ্যামাউন্ট পায় সেই জন্য জলসায় যায় ওয়াজে যায় না হলে একজনে যাবে না কোন গরিব পার্টি যদি ডাকে যে ভাই আমরা তো হেদায়ত হয়েছি গুমরা ছিলাম একটু আসেন তবে খরচ দিতে পারবো না বেশি দিতে পারবো না খুব বেশি আপনার রাস্তা খরচটা দিতে পারবো কখনো যাবে না পেশাদার বক্তারা কোথায় এখলাস তাহলে <clears throat> আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন ওয়াসিরাজা মুনিরা এবং তিনি হচ্ছেন প্রদীপ উজ্জ্বলকারী মনির হ্যাঁ নূর হচ্ছে আলো আর মনির মানে যে আলো দাতা হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও মমিনদেরকে সুসংবাদ দেওয়া একে আরবিতে বাবে তফইল থেকে বলা হয় বাসারা ইবাসের তাবশির মানে হচ্ছে সুসংবাদ দেওয়া আর সুসংবাদ গ্রহণ করা সুসংবাদ নেও এর জন্য কি ব্যবহার হয় দেখি আপনাদের আরবি বিদ্যার দৌড় বাবি এফ আল থেকে আবসারা ইউবসেরো ইবসারান মানে হচ্ছে সুসংবাদ নেওয়া সুসংবাদ গ্রহণ করা কেউ আপনাকে সুসংবাদ দিচ্ছে আর আপনাকে বলছে যে সুসংবাদ নেন আপনার জন্য সুসংবাদ আবসের কোন আরবিকে যদি গিয়ে বলেন যে আপনার কাছে একটা সেবা চাই আপনার খিদমা বলেন না একটা খিদমা চাই কি বলে যদি ভদ্র হয় খুব বলে আবসের আবসের মানে সুসংবাদ নাও জি আবশের বাবে এফাল থেকে ও আবশেরু বিল সাহেব এই জন্য বলছি ও আবশেরু বাবে থেকে সুসংবাদ নেও ও আবশের সুসংবাদ নাও আর যদি বাসারায় আবসরও পড়েন না আবসর মানে সুসংবাদ হয় না আবার আবসরও অথবা অন্য কোনো মজার থেকে যদি পড়েন বা বেফাল ছাড়া বাসার মানে মানুষ যা দেখা যায় সিন আর জিন দেখা যায় না একজন আনসিন জিন বলা যান না এজন্য মানে ঢেকে নেওয়া আর বাসার যা দেখা যায় এজন্য চামড়াকে বাসার বলা বাসার আতন মানে চামড়া চামড়া যেহেতু দেখা যায় মমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও আর আপনাকে যদি বলি আপনি সুসংবাদ নেন কি বলবো বা আপনাদেরকে আবশেরু সুসংবাদ নেন আজকে খাবার আছে এটা হল আবশেরু আশা অবশ্যরিল মমিনা মমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও বিআল্লাহ মিনাল্লাহ ফজল কবিরা কিসের সুসংবাদ যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ রয়েছে সুহান আল্লাহ শুধু ফজল নেই আল্লাহ পাকের আল্লাহ পাকের বড় ফজল রয়েছে বড় অনুগ্রহ রয়েছে দুনিয়াতে আখেরাতে শান্তি ডাল ভাত খেয়ে শান্তি শান্তি এতে শান্তি সবজি ভাত খেয়ে শান্তি দামি দামি মাছ খাচ্ছে কেউ শান্তি পায় না দামি দামি কাপড় পড়ছে শান্তি পায় না পুরনো কাপড় তাতেই শান্তি আমার কাপড় মাঝে মাঝে মনে করি যে আল্লাহ ছিড়ুক যে একটা নতুন নেব ছিঁড়ুক ছিড়তে চাই না সাত বছর হয়ে যাচ্ছে বুঝতে পারবে না যে এর বয়স পাঁচ বছর সাত বছর ওয়ালা তো এল কাফেরিন আল মোনাফিকিন কাফের আর মোনাফিকদের কথা মানিও না নবী কাল্লা বলছেন ওয়ালা তো এল কাফের কাফেরদের আনুগত্য করিও না মুনাফিকদের আনুগত্য করিও না দা আজাহুম এবং তাদের কষ্টকে তুমি ছেড়ে দাও শাব্দিক অর্থ একবার করলাম যাতে শব্দটা বুঝে নেন দা ওয়াদা মা দা ওয়াও দাল আইন এর মানে হচ্ছে ছেড়ে দেওয়া আর দাদু দাল আইন ওয়াও শেষখানে ওয়াও মানে ডাকা দেখলেন ওটাকে প্রথমে করে দেন আর তারপরে দাল আইন ওয়া দা আ মানে ছেড়ে দেওয়া মাজি ব্যবহার হয় না শুনে রাখেন মাজি এর কোন জায়গায় ব্যবহার হয়নি না হাদিসে না কোরআনে কেরিমে হ্যাঁ কিন্তু নাহি ব্যবহার হয়েছে আর আমর ব্যবহার হয়েছে দা দা মানে ছেড়ে দাও এইরকম জার ওয়াজারা ওয়াও জাল রে একই অর্থ ওয়াজারা জারহুম তাদেরকে ছেড়ে দাও জারনি আমাকে ছেড়ে দাও জারনি ওয়াল মুকাজ দেবিন মানে হচ্ছে ছেড়ে দাও আল্লাহ বলছেন তাদের কষ্টকে ছেড়ে দাও মানে তাদের কষ্টকে উপেক্ষা করো তারা যে কষ্ট দিচ্ছে তোমাকে সেটা তুমি মনে নিয়ে আসিও না মনে রেখো না ভাব অর্থ করলাম এখন শাব্দিক অর্থ কষ্ট ছেড়ে দাও তাতে বুঝতে পারবেন না তাহলে কষ্ট ছেড়ে দাও মানে কি তাদের কষ্ট ছেড়ে দাও কাফের জালে মোনাফিকরা কষ্ট দিচ্ছে পাপিরা ভালো মানুষকে কষ্ট দিচ্ছে তাদের কষ্ট ছেড়ে দাও মানে কি বোঝা যাচ্ছে না তাদের কষ্ট মনে রাখিও না মন থেকে বের করে দাও দিয়েছে দিয়েছে আল্লাহ পাকের কাছে ফয়সালা হবে মাফ করে দিলাম বড় অন্তর আরো যদি রাখতে পারে মাফ করে দিলাম আল্লাহ হিদায়ত করুন <clears throat> অথবাক্কাল আল্লাহ এবং আল্লাহর ওপর নির্ভরশীল হও আল্লাহর ওপর আস্থা ভরসা করো ওয়াকাফা বিল্লাহ ওয়াকিলা হ্যাঁ, কর্ম সম্পাদনে আল্লাহ পাকই যথেষ্ট উকিল মানে হচ্ছে কর্ম সম্পাদনকারী এই জন্য উকিলকে উকিল বলা হয় আপনি নিজে কাজটা করতে পারছেন না আদালতে গিয়ে জেরা করতে পারছেন না এই জন্য উকিল সাজিয়েছেন ভাই হ্যাঁ যা উকিল সাহেব অ্যাডভোকেট সাহেব ব্যারিস্টার সাহেব কত টাকা লাগবে আপনি আমার কেসটা লড়েন উকিল তো আল্লাহ পাক রব্বুল আলমিন কর্ম সম্পাদনে কার্য সম্পাদনে যথেষ্ট সমস্ত কাজ একাই আল্লাহ পাক সম্পাদন করেন তার জন্য গোস কুতুব আবদাল লাগে না দুনিয়াকে ধৈরে আছে না হলে ভেঙে পড়বে আল্লাহ পাকের গজব অমুক জায়গায় আসতে যাচ্ছে গান বাজনার কারণে আর এই গজ কি কুতুব ছুটেছে ধৈরে রাখবে আসমানকে ধৈরে রাখবে না হলে আল্লাহ ভেঙে ফেলে দিবে আল্লাহকে ভাঙতে দিবে না আছে না নেই কোন কে দাবি আছে হ্যাঁ ভেদে ভেদে আছে একটা ঘটনা আবার তাদের সুফিদের সব প্রায় কেতাবি থাকে কারণ এগুলি তাদের তো ধর্মকর্ম সুহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ করলে সাইন কাদির হ্যাঁ আল্লাহ পাক কর্ম সম্পাদনে যথেষ্ট হ্যাঁ বলছে আল্লাহ পাক কাজ করতে ভাঙতে চাইছে আল্লাহ পাকের গজব নামতে চাইছে আর ইয়ে, ইয়ে ধরে রাখবি যখন তোমরা মমিন নারীদেরকে বিবাহ করবে সোম্মাক তাল্লাক তোমন হন্না অতপার তাদেরকে তালাক দেবে মিন কাবলে আন্তামাস হন্না তাদেরকে স্পর্শ করার পূর্বে তাদের স্পর্শ করার পূর্বে মানে তাদের সাথে মেলামেশা সহবাসের পূর্বে সহবাস হইল না কবুল হয়েছিল বিবাহ বন্ধন হয়েছে তারপরে তালাক হয়ে গেল তালাক দিয়ে দিলে ফামা লাকুম আলাইহিন তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোনো ইদ্যুত নেই মানে ওই মহিলাদেরকে আর ইদ্যুত কাটাতে হবে না যে তিন মাসিক মাসিক ওয়ালি মহিলা হলে হ্যাঁ, ঋতুবতী মহিলা ঋতু আসছে এই পিরিয়ড এই বয়সে আছে তাহলে আর যদি নাবালিকা হয় অথবা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে অধিকাংশ মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায় মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে তখন ইদ্যুত হচ্ছে কত হ্যাঁ কত তিন মাস তিন মাস সবগুলি কোরআনে কারিমের বিভিন্ন আয়ত উল্লেখ হয়েছে আর যদি তালাক দেওয়ার সময় পেটে বাচ্চা থাকে গর্ভ থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সেটা বলবৎ থাকবে তখন আর তিন মাস মাসিক তো হয়ই না কিন্তু তিন মাস আর চলবে না তখন জি <clears throat> ফামালাকুম আলাইহিনা তালাকের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে কোনো ইদ্যত নাই কখন কোনো ইদ্যত নেই একটা মেয়েকে বিবাহ করেছে কোন যুবক কোন মানুষ আর বিবাহ করার পরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি নির্জনতা হয়নি তালাক দিয়ে দিলাম তাহলে ওই মহিলাকে বলা হবে না যে তিন মাস থামতে হবে বা তিন হাইজ থামতে হবে তারপর অন্য জায়গায় বিবাহ তারপরের দিন কোথাও বিবাহ ছেলে পেয়ে গেছে বিবাহ পড়াতে পারবে কোন বাধা নেই আল্লাহ হচ্ছে এমন কোন ইদ্যত নেই তোমাদের জন্য এদের ক্ষেত্রে যা তোমরা গণনা করবে এটা কোন ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ইদ্যুত কিন্তু দুই ক্ষেত্রে হয়ে থাকে একটা হচ্ছে তালাকের ক্ষেত্রে একটা হচ্ছে স্বামীর ইন্তেকাল হওয়ার ক্ষেত্রে এখানে যদি ইন্তেকাল হয়ে যায় মাসলা আলাদা তখন হয়ে যাবে একজন মানুষ বিবাহ করেছিল দেখা সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রীতে মেলামেশা হয়নি মারা গেল স্বামী তখন হ্যাঁ তখন কিন্তু ইদ্যুৎ ঠিক থাকবে এই জন্য আল্লাহ বলেছেন এজা তাল্লাক কি সোম্মা তাল্লাক তোমার তালাক দিলে তালাকের ক্ষেত্রে এটা আর ওয়াল্লাজিনকুম তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছে ওয়াদারুন আজওয়াজান আর তারা নিজের স্ত্রীদের ছেড়ে গেছে হ্যাঁ তারা অপেক্ষা করবে চার মাস দশ দিন এখানে আল্লাহ পাক এন্তেকালের ক্ষেত্রে বলেছেন সে যেমনই হোক মেলামেশা হোক সহবাস হোক আর নাই হোক আল্লাপাক বলছেন যে কোন ইদ্যুৎ নাই সুতরাং তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও তালাক প্রাপ্তাকে কিছু সামগ্রী দিয়ে দাও সামগ্রীটা কেমন হবে যদি নির্ধারণ করেন বিবাহর সময় মহর আর এটাই আজকাল হয়ে থাকে এই জন্য কথাটা বুঝতে একটু অসুবিধা হবে আগের যুগে বিবাহ সাদী মাঝে মধ্যে এরকমও হইতো যে বিবাহ সাদী হয়ে গেছে কিন্তু মোহর আনা কত টাকার কোন নির্ধারণ হয়নি ফিক্স হয়নি একটা হয়ে যাবে অসুবিধা কি আমি আপনি বন্ধু মানুষ আপনার ছেলে আমার মেয়ে অসুবিধা কি একটা হয়ে যাবে কিছু এইভাবে বিয়ে পড়িয়ে দিলেন মোহরানা এক লাখ না পঞ্চাশ হাজার দুই লাখ কিছুই নির্ধারণ করলেন না যেটা সচরাচর দেশে চলে ওইটাই করবো অসুবিধা নেই বিটা পড়িয়ে দেন তো করে দিয়েছেন এরকম আর হঠাৎ করে দেখা সাক্ষাৎ মেলামেশার আগে তালাক হয়ে গেল সেই ক্ষেত্রে মোহর যেহেতু নির্ধারণ করা হয়নি তখন শুধু সামগ্রী দেবে মানে কিছু উপঢোকন কাপড় চোপড় আরো কিছু অলংকার গয়না যা দিতে চান এই ক্ষেত্রে দরজা খোলা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন বুঝতে পেরেছেন হ্যাঁ। একটা অবস্থা কোন ক্ষেত্রে এটা বললাম দেখি আপনারা শুনছেন না ক্লান্ত হয়ে গেছেন তালাক দিলেন মেলামেশা হয়নি এমন স্ত্রীকে হ্যাঁ তারপরে মহর নির্ধারণ হয়নি একটা হয়ে যাবে এভাবে রেখে দিয়েছেন তাহলে হামাত্তে হন্যার শাব্দিক অর্থের ওপর আমল করবেন তাকে কিছু সামগ্রী দিয়ে দাও মাতা দিয়ে দাও কিছু ভোগের বস্তু দিয়ে দাও যেটা উপভোগ করবে তাতে আপনি চাল ডালও দিতে পারেন আর কিছু দিতে পারেন খাদ্যদ্রব্য দিতে পারেন আল্লাহ খোলা রেখেছেন এটা আর যদি মোহর নির্ধারণ করা হয় তাহলে এই মাসলা কে বলবে হাফেজদের কাছে চাইব প্রথম কারণ কোরআন একাডেমি আছে হ্যাঁ। হাফেজ কে প্রথম হাত ওঠান হাফেজ কে কে আছেন এই হাত লুকাবেন না বেজ্জত করবো না আপনাদের জিজ্ঞাসা করবো যদি জবাব দেন স্বেচ্ছায় তো ঠিক আছে কজন হাফেজ আছেন ওটা তো দেখি হ্যাঁ? একটা দুটো আবু হানিমা ভাই তো আছেন ওইদিকে উনি কিন্তু লুকিয়ে আছেন হ্যাঁ? খাটসারি করছেন নাকি না না জবাবের ভয় আর কে হম আচ্ছা এখন আলেম কে আছেন হাফেজ না হইল আছেন ওই জাতর রহম ভাই আছেন শেখ হ্যাঁ আর কেউ মাদ্রাসা পড়া দাও ওরা অথবা কামেল আছে আয়াত আছে আল্লাহর অস্তে আয়াতটা দিতে হবে হাফেজদেরকে টাইম দেবো একদম মিনিট টু রেস্ট করি হ্যাঁ আমি পানি খাচ্ছি টাইম দেওয়া হল আল্লাহ বলছেন যে তোমরা যদি স্বামী স্ত্রী মিলনের আগে স্ত্রীকে তালাক দিয়ে দাও আর তাদের যদি মোহর নির্ধারণ করে থাকো তাহলে এতটা দিতে হবে এতটা শুধু চায় না নিষ্ফ মা ফরাজ মানে কি মা ফারাজ তুম যা নির্ধারণ করেছো ফরজ মানো পড়লেন একটু আগে যা নির্ধারণ করেছো মোহর তার কত দিতে হবে নিশ্চিত দিতে হবে আয়াত পড়ে দেন আল্লাহ কোন সুরায় আছে হ্যাঁ হ্যাঁ এটাও একটা হাফেজ আছে মনে হয় কোন সুরায় আর দেখেন আমি কিন্তু উজানে যাচ্ছি হাফিজ আর উজানে যেতে না হ্যাঁ। এটা ভালো বলতে পেরেছি ওয়াকাদ ফারাল তুম লাহন্না ফারিজা ওই নারীদের তোমরা নির্ধারণ করেছো ফরজ করেছো মানে নির্ধারণ করেছো আর তার আগে আছে তাদেরকে তালাক দিয়েছে স্পর্শ করার পূর্বে এই কথাটা আছে আল্লাহ যাক মশলা হয়ে গেছে তাই না জি হ্যাঁ এখানে আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন মাতাটা দুই রকম হবে যদি মহারা নির্ধারণ না করে থাকেন তো কিছু সামগ্রী দিয়ে দিবেন যা দেন আপনি উপঢকন হাদিয়া তোহফা দিয়ে দেন আর যদি নির্ধারণ করে থাকেন তাহলে কত দেবেন হ্যাঁ অর্ধেক দেবেন হ্যাঁ কত কোন আয়াত কত নম্বর আয়াত বলবেন বাকার আর দুশো সাঁত্রিশ নম্বর আয়াত ওয়াইন তাল্লাক তো না মিন কাবলে আন্তামাসুহন্না ওয়াকাদ তুম লাহন্না ফারিদা ফানিসমা ফারালতুম আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন তারপর অসার সারাহান জামিলা এবং তাদেরকে ছেড়ে দাও তোমরা উত্তম পন্থায় ভালোভাবে আরে বিয়ে করলাম খরচ খরচা করলাম অনুষ্ঠান হইল দেখা সাক্ষাৎ হইল না একটু স্বাদও পেলাম না আর ভালো করে তালাক দিব গালটাল দিয়েই তালাক দিই খারাপ ব্যবহার করি হ্যাঁ ওই মহিলার সাথে মহিলার বাপ ভাইয়ের সাথে না হারাম এটা ইসলামে আল্লাহ বলছেন সারাহান জামিলা নবী করিম সাল্লামকে আল্লাহ বলছেন সারাহান জামিলা তাই না আলাই না ওসার রেহ সারাহান জামিলা এই এই আল্লাহ নবী করিম সাল্লামের সন্তুষ্ট হয়ে নবী যতটা বিবাহ করতে চান জায়জ করে দিয়েছিলেন আয়াতটা তারপরে তারপরের আয়াতে নবী করিম সাল্লামের বিবিগণের ওপর সন্তুষ্ট হয়ে নয়জন একসাথে ছিলেন তাদের ওপর রাজি হয়ে আল্লাহ পাক নবীকে আবার হুকুম করছেন না আগের হুকুম ক্যান্সিল আর এর বেশি তুমি বিবাহ করতে পারবে না এ ভূমিকাটা শুনলে তারপরে বুঝতে পারবেন আয়াতগুলি বেশি সুন্দর করে শুনে দেখেন আল্লাহ পাক বলছেন ইয়া নবী হে নবী ইন্না আহ্লাল কাজ নিশ্চয় আমি তোমার জন্য হালাল করেছি তোমার বিবিদেরকে আল্লাতি আতাইতা ওজুর না যাদের মহরানা বা মাহার তুমি দিয়ে ফেলেছ তার বোঝা গেল যে মহরানা নগদ দেওয়াটাই সুন্নত এবং নবী করিসল সাহাবারা সব সময় নগদ দিতেন এই ধার বাকিতে থাকতো না সুতরাং যেসব ভাইরা আমাদের দিনী ভাই সহি আকিদা গ্রহণ করেছেন সহি আমল গ্রহণ করেছেন বিবাহ সাদীর ক্ষেত্রে বাকি মহরের ফাঁকিবাজি করবেন না বাকি মহরের ফাঁকিবাজি করবেন না পাঁচ লাখ টাকা বেঁধে দিলেন আর আসলে দিবেন না মাফ নিয়ে দেবেন বাসার রাতে না মরার আগে এখানে যখন মৃত্যু যাই তুমি মাফ না করলে কেমনি চলবে কোথা থেকে দিব তো টাকা না কখন না যা দিতে পারবেন তার উপর চুক্তি করেন আর নগদ দিয়ে দেন নবী জামানায় একটি হাদিস দেখাইতে পারবেন না যে অমক সাহাবির ধার মোহরে বিবাহ হয়েছে বাকিতে বিবাহ হয়েছে এক টাকা বা একশো টাকা নগদ ওসুল আর বাকিটা বাকি আর এইটা হচ্ছে ফাঁকি আল্লাহ হৃদায়ত করে আজকালকার মুসলিম আরবদের মধ্যেই বাকি নেই কিন্তু সৌদি আরবে কোথাও বিয়ের খোঁজ নিয়ে দেখবেন এইসব বাকি নেই নগদ নগদ এই জন্য জমা করতে করতে অনেক সময় এদের লেগে যায় পয়সা অনেক লাগে দিয়ে আল্লাহ পাক বলছেন যে যাদের মোহর দিয়ে দিয়েছ সেসব বিবি তোমার জন্য হালাল করেছি আল্লাহর ঘোষণা অমা মালাকাত ইয়ামিনোকা আর তোমার ডান হাত যেসব নারীর মালিক হয়েছে সেসবও তোমার জন্য হালাল করেছে মিম্মা আফা আল্লাহ আলেকে ওই সবের মধ্য থেকে যেসব আল্লাহ পাক তোমাকে ফাই বা গনিমতে দান করেছেন ফাই শব্দ এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু দুটোকে সামিল ফাই বলা বিনা যুদ্ধে যদি শত্রু পক্ষের ধন সম্পদ বা তাদের পক্ষ থেকে যেসব হাসিল হয় বিনা যুদ্ধে যুদ্ধ হইল না ছেড়ে পালিয়ে গেল এটাকে ফাই বলা হয় আর যুদ্ধ করার পরে ঝুঁকি নেওয়ার পরে যুদ্ধ করলেন আল্লাহ রাস্তায় জেহাদ যুদ্ধ মানে সব দুনিয়ার যুদ্ধ নাই আল্লাহ রাস্তায় জেহাদ করে আল্লাহ দিনকে শক্তিশালী করার জন্য তারপরে যেসব ধন সম্পদ পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে গনিমত এখানে দুটোই কি সামিল যেসব নারীদেরকে আল্লাহ পাক মানে আপনাকে আল্লাহ দিয়েছেন গানিমাত হোক অথবা যুদ্ধ করে হোক অথবা বিনা যুদ্ধে হোক দুটোরই হুকুম একই সেগুলি কি হবে মিলকে আমিন হবে মানে সেগুলি দাসিতে পরিণত হবে এতেই এসব নারীদের মান ইজ্জতের হেফাজত আছে তার মানবাধিকারের হেফাজত আছে এতেই তাদেরকে ভালো জীবনযাপন দেওয়া যাবে সসম্মানে তারা বসবাস করবে পক্ষান্তরে যদি সেই যুগে প্রথম কথা জেলখানার এরকম ব্যবস্থাও ছিল না এত ক্যাপাসিটি ছিল না যে পাঁচশো বা পাঁচ হাজার দু হাজার মহিলা আসবে পুরুষ আসবে দাস দাসী বন্দী হয়ে আসবে জেলখানা কোথায় পাবে কোথায় চিন্তা করেছেন এই জিনিসগুলো না বুঝলে এই লজিক যুক্তিগুলি না বুঝলে অমুসলিমদের অনেকগুলি যেগুলি মানে অজ্ঞতার কারণে অথবা শত্রুতার কারণে যেসব প্রশ্নের সম্মুখীন হবে জবাব দিতে পারবেন না নবিসামের জামান নাই ধরেন পাঁচশো সাতশো লোককে ধরে নিয়ে আসা হলো কোনখানে রাখবেন সবগুলি তো কুড়ে ছোট ছোট বাড়ি কোথায় জেলখানা পাবে জেলখানা তৈরি করার পয়সা জেলখানা তৈরি করে রাখবে তারপরে জেলখানাতে যে জুলমত্যাচার হচ্ছে আল্লাহ পাকি হেফাজত করে আবু গরিব জেলের কথা এই জালেমরা যে জুলুম করেছে ইরাকের আবু গরিব জেলে আপনারা জানেন জানাইতে হবে না তাই না ঘন্টা নামের জুলম অত্যাচারের কথা আল্লাহ পাকের বিচার করেন দুনিয়াতে এবং যে সেই সব জালেমদেরকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন জালেমদের আল্লাহ পাক সবকিছুই যেন সর্বনাশ করেন তাদের ক্ষমতাকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন কি জুল অত্যাচার হয়েছে পক্ষান্তরে শরীয়তে ইসলামিয়াতে বন্দিরা এসেছে এদেরকে মুজাহিদিনদের মাঝে ভাগ বন্টন করে দেব বাড়িতে থাকবে নবী সাল্লাহ ইসলাম উপদেশ দিচ্ছেন দেখো তোমার দাস দাসীকে তুমি যা খাবে তাই খাবে তুমি যা পড়বে তাই পড়াবে সহি বুখারি হাদিস রয়েছে কত মান ইজ্জত আমার যে লেবাস পোশাক আছে আমার দাস দাসী ওই রকমই পড়বে ওই রকমই খাবে আমি যা খাবো তাই খাবে দুই তিন রকমের খাবার বাড়িতে তৈরি হবে না যেমন আমাদের দেশে চাকর নকরের জন্য হয় আমি এক আমলে শিক্ষকতার জীবন কাটিয়েছি বুঝলেন না আর শিক্ষকতা দুই রকম মাদ্রাসায় করেছি ওলা মাদ্রাসায় করেছি আবার লজিং ওলা মাদ্রাসায় করেছি তো আমাদের লজিং থাকতো বড় বড় মহাজন পয়সাওয়ালাদের বাড়িতে শিক্ষকদের আর খাবার নিয়ে আসতো ছাত্ররা তো ওই বাড়ির খবর যে মহাজনের বাড়ি লজিং ছিল আল্লাহ পাক হেদায়ত করে তাদেরকে সবাইকে হেদায়ত করে এরকম যারা মন মানসিকতা রাখে তিন রকমের খাবার তৈরি হয় প্রতিদিন এক রকমের খাবার হচ্ছে চাকর নকর যত জন মজুর চাকর ওদের জন্য এটা নিম্ন শ্রেণী দ্বিতীয় রকমের খাবার হচ্ছে বউগুলির জন্য আর ছেলেদের জন্য আর অন্যান্য বাচ্চাদের জন্য তৃতীয় যে স্ট্যান্ডার্ড সবচাইতে উচ্চ মানের খাবার সেটা বুড়ো বুড়ি মহাজন মহাজন জন্য এখন এ হজরত মাওলানা কোন দিকে যাবে আমার যে খাবার নিয়ে আসতো দুটো ছেলে নিয়ে আসতো তাহলে একটা ছিল আফ্রিকান কালো একবার মাসাল্লাহ কিন্তু আখলাক মাসাল্লাহ সুন্দর আর তারও নাম ছিল মতিউর রহমান মলবি ফারেক হয়েছে তো একদিন বৃহস্পতিবারের দিন সকাল হাফ হয় মাদ্রাসায় এই সকাল আটটা নয়টা পর্যন্ত পড়িয়ে চলে যাব প্রায় দিনে বেশ কিছুদিন ধরে ছাতু দেওয়া শুরু করেছে আর ম্যাশের ছাতু ম্যাশের ছাতু বুঝেন ম্যাশ তাই না অনেকে আসলে বুঝবে না হ্যাঁ? কুর্তি কুর্তি কি বলে ওটাকে আর অন্য ভাষা থাকলে বুঝান যারা বুঝছেন হ্যাঁ যাই হোক এই কুর্তির ছাতুতে একটা ঘ্রাণ আছে যেটা আমার কখনো পছন্দ হইত না কখনো খেতে পারতাম না জবের ছাতু বুটের ছাতু হ্যাঁ এগুলো ছাতু খেতাম গমের ছাতু চলে পরের দিকে গমের ছাতু অনেকে খেত কিন্তু আমার ছোটকালে শক্তিশালী ছাতু হচ্ছে জব বুট এগুলো খেয়েছি অনেক এলাকায় আবার অন্য অনেক ছাতুই খায় মসুরের ছাতু খায় আর খেসারির ছাতু খায় অথচ এটা হচ্ছে মানুষের খাবার নাই খেসারি খুব ক্ষতিকর মানুষের জন্য তো যাই হোক ওইসব বলছি না ওই কয়েকদিন থেকে ওই শুধু ছাতু দিয়ে পাঠায় শিক্ষক ইস্তাদ একসাথে খাওয়া দাওয়া করি আমিও কলার রুটি বা অন্যান্য রুটি আসে অথবা কারো ভাত আসে গরম ভাত আসলো পান্তা ভাত আসলো মিলিয়ে জুলিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি যাব সেই দিন শুধু আমারটা এসছে অন্যদের আসতে লেট আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়ি চলে গেলাম বিসমিল্লা বলে না খেয়ে ওই ছাতু দেখে চলে গেলাম ওই ছাতু অবস্থায় থেকে গেল অন্যরাও কেউ খাইনি নিয়ে গিয়ে দুপুরে বলছে যে নাও ওই বৌদেরকে বলছে তোমাদের ছাতু তোমরা ফিরিয়ে নাও তোমাদের মাওলানা কোনোদিন তোমাদের ছাতু খাই না কোনোদিন খায় না সব দিনে পড়ে থাকে ছাত্ররা কেউ খায় খাই নয় ফেলে দিই এই যে তোমাদের আজকে ফিরিয়ে দিলাম লেগেছে তাদেরকে তারপর থেকে বেশ কিছুদিন গরম ভাত আসা শুরু হয়েছে সকালবেলা গরম ভাত মাহাজন সাহেব মাঝে মাঝে বলতেন যে মাঝে মাঝে আমার বাড়ি একটু আসবেন তো কখনো কখনো চলে যেতাম মাস দুই মাসে একবার চলে গেলাম সালাম দোয়া হলো দেখা শেখাত হলো আর কি খাতির মাছ গোস্ত আর গরম ভাত সকালে নাস্তায় ফার্স্ট ক্যাটাগরিটা ওই বুড়া বুড়িটা দেওয়া হয় আর মাঝে মধ্যে আসতো রুটিটা যেটা ওই ছেলেদের জন্য আর বউগুলির জন্য বাড়ির হ্যাঁ ওদের জন্য হচ্ছে রুটি ওর সাথে হয়তো একটু গুড় না হয় চিনি না হইলে খুব ভালো হইলে একটু সবজি আলুর ভাজি আলুর ভাজা এটা অনেক পরে শুরু হইলো আমাদের যুগ সেই আমলের কথা বলছি এইখানে তো পনেরো বছর হয়ে গেল আর তারও তার মদিনার আগের কথা এগুলো বলছি মানে পঁচিশ বছর আমার মদিনা আসা হইলো পঁচিশ বছর আগের কথা বলছি এটা গুড়ের যুগ রুটিতে গুড় রুটিতে চিনি মানে পঁচিশ বছর আগের কথা বলছি কি জন্য বললাম এটা হ্যাঁ দাস দাসের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি খাচ্ছেন একরকম আর চাকর নকরকে আর একরকম খাওয়াচ্ছেন আরে মাদ্রাসার তালবেলিম আছে তাকে আর রকম খাওয়াচ্ছেন শিক্ষককে আর রকম খাওয়াচ্ছেন কখনো এরকম কাজ করবেন না জি কম কমপক্ষে মাঝামাঝি রাখবেন খুব যদি ওপরে না রাখতে পারেন তো মাঝামাঝি রাখবেন আল্লাহ জন্য তৌফিক দান করেন তো আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য তোমার দাসীদেরকে হালাল করেছি মাফা আল্লাহ আলিক বানাতে আম্মিকা কথাটা সম্পূর্ণ হয়েছে কি যে ইসলামে সবচাইতে ভালো সমস্যার সমাধান করা হয়েছে বন্দীদেরকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসে মুজাহিদদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া এর চাইতে ভালো ব্যবস্থা তখন মোটেই ছিল না আর এখনো লোকেরা করে না এখন পারবে হয়তো করতে জেলে ভালো খাবার দিতে পারবে যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে সৌদি আরবের জেলে যে খাবার দেয় জেলে তো আমরা বক্তব্য করতে যাই জেলে যে খাবার দেয় সেটা যারা গিয়েছে তারাই বুঝবে সে খাবার কোনোদিন খাইনি অনেকদিন ধরে গেছি কিন্তু ওই দুপুরে যখন বক্তব্য সকালবেলা আমাদের বক্তব্য হয় দুপুরে যখন বক্তব্যটা সেরে আসি দেখি তাদের খাবারগুলো সামনে এসে রাখা হয়েছে তার সাথে ফ্রুট কোনোদিন আপনার অরেঞ্জ কখনো কলা হ্যাঁ, কখনো আপেল ফল একটা করে আছে মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে হোস্টেলে যে খাবার দেওয়া হইতো মাতামে তার চাইতে কম মানের খাবার হয় না এখানকার জেলের আসামিদের <clears throat> আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে তোমার জন্য হালাল করা কি হালাল করা হয়েছে বিবিদেরকে আর দাসীদেরকে অবানাতে আমেকা তোমার চাচার মেয়েদেরকে হালাল করা হয়েছে মানে চাচাত বোনদেরকে অবানাতে আম্মাতেকা তোমার ফুফুর মেয়েদেরকে ফুফত বোনদেরকে হালাল করা হয়েছে মানে বিবাহ করতে চাইলে এই নয় যে বিনা বিবাহ হতে হারাল এটা নয় বিবাহ করতে চাও তুমি চাচা তোমার বিয়ে করতে পারো ফুবাতমন বিয়ে করতে পারো যতটা আছে স্ত্রী ততটাই সীমিত না আরো করতে পারো এটা হচ্ছে উদ্দেশ্য আল্লাহ পাক নবী করিম সাল্লামকে একবারে ফ্রি করে দিয়েছেন কতটাই বিয়ে করবে তুমি যতটা ইচ্ছা পারো সালেমান আলী সালামের যেমন ছিল কতটা ছিল একশো জি তো আল্লাহ ফাকরুল আলমিন অনুমতি দিয়েছিলেন প্রথমে এই আয়াতে অবানাতে একা তোমার মামার মেয়েদেরকে বিয়ে করতে পারো মামাতো বোনদেরকে অবানাতে আতিকার তোমার খালার মেয়েদেরকে বিয়ে করতে পারো আল্লেতি হাজার না মাঠ যারা তোমার সাথে হিজরত করেছে এটা শর্ত নয় তবে যেহেতু বাস্তবটাকে তুলে ধরা হয়েছে এই মহিলারা ইসলাম কবুল করার পরে কেউ মক্কায় থাকেনি সবাই হিজরত করে এসেছিল এই জন্য বাস্তবটাকে এখানে তুলে ধরা হয়েছে আর এটা শর্ত হিসাবে নয় যদি হিজরত করে তো বিয়ে করবে আর হিজরত না করে মক্কায় থাকে তো মক্কা থেকে বিয়ে করতে পারবেন না মদিনার বাইরে থেকে বিয়ে করতে পারবেন এটা অর্থ বুঝাই না তাহলে তো সিটা ঠিকভাবে বুঝতে পারবেন তারপরে আল্লাহাক বলছেন ওমরা আতাম এমন কি এমন মমিন নারী কেউ তুমি বিয়ে করতে পারো তোমার জন্য হালাল করেছি ইন ইন ওয়াহাবাত নাসাহালিন নবী যদি নবীর জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয় দান করে দেয় নবীকে ওয়াহাবা হেবা করা মানে দান করে দাও এখান থেকে হেবা হেবা হেবা রেজিস্ট্রি আমাদের সহায় না হামি ভাই হয় না কেউ যদি ধরেন আপন জন কাউকে দিচ্ছে আর যাতে রেজিস্ট্রির খরচ কম হয় ওই জন্য হেবা নামা করে করে না এরকম করে তো মনে হয় হেবা মানে দান আসলে তো ওয়াহাবা এহাবা থেকে হেবা ওয়াহাবাত নফসাহালিন নবী বিবাহ করতে ইচ্ছুক হয় তাহলে সরাসরি এসে বলতে পারবে যে আর আল্লাহ আমাকে বিয়ে করে আল্লাহ আমাকে বিয়ে করেন বা ওয়াহাব তো আল্লাহ এরকম বলতেন যে হে আল্লাহ রসুল আপনাকে আমার আমার প্রাণ হেবা করে দিলাম দান করে দিলাম নবিসাম কবুল করলে স্ত্রী হবে না করলে স্ত্রী হবে না এইরকম ঘটনা নবিসামের জামানায় ঘটেছে এক মহিলা এইরকমই সহিব খারি হাদিস রয়েছে আর অন্যান্য কিতাবে রয়েছে এক মহিলা এসে এরকম বললেন নবী সাল্লাহ দেখলেন দেখার পরে মনটা চাইল না বিবাহ করার যথেষ্ট এই পিরিয়ডে যখন আল্লাহ ফাকরাবুল আলম জায়জ করেছেন বিয়ে করতে চাইলেন না যখন তবে না করছেন না চুপ থেকে গেলেন একজন গরিব মানুষ তার কিছুই ছিল না বিয়ে করতে পারেনি বেচারা সাহাবি বলছেন ইনলাম তখন লাকা হাজা ইয়ারাসুল যদি আপনার প্রয়োজন না থাকে আপনি বিয়ে না করেন তো আমার সাথে বিয়েটা করিয়ে দেন তখন নবী করিম সাল্লাহ কি বলেছিলেন হ্যাঁ কি আছে তোমার কাছে বলছে ইন্দি ইল্লাই একমাত্র একটা লুঙ্গি খালি গায়ে কিছুই নাই শুধু একটা লুঙ্গি আছে তখন নবী করিম করিমের লুঙ্গিটা যদি দিয়ে দাও তো তুমি কোথায় থাকবে তখন ঘরে গিয়ে বসতে হবে লুকিয়ে তো ইলতামের সাইয়াম যাও কিছু খোঁজ করে তলাশ করে বাড়িতে দেখো কিছু পাও কিনা কত গরিবী অভাবের অবস্থা ছিল সাহাবাই রাম মহাজের মহাজের বিয়ে করতে পারেননি গরিব মানুষ বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে এলেন কিছুই পেলেন না একটা বীরহাম নেই দেনার নেই কিছু নেই একটা পয়সা করি কিছু নেই ফিরে আসলেন রাসুল্লাহ আবার বলে ইল তামেস খা খাতামিন হাদি যাও তলাশ করো সন্ধান করো যদি একটা লোহার আংটি হোক না কেন লোহার আংটি স্বর্ণনা চাঁদি না লোহার আংটি হইলো বিয়ে দিয়ে দেবো তোমার যা লোহার আংটির দাম কি আজকাল কোনো দাম নেই হ্যাঁ তখন আবার কি মূল্য ছিল লোহার আংটি খুঁজে নেস মা আর আসলে কিছুই নেই বিয়ে করতে চেয়েছে না বিশ্বাস না বিয়ে পড়াবেন বাকিতে করলেন যাও তোমার বাকিতে বিয়ে পড়িয়ে দিল মহারানা বাকি আজকালকার সন্ন্যত নবী সাল্লাম যদি রাখতেন তাহলে মহারানা তোমার বাকি পরে আয় ইনকাম করে দিয়ে দিও ধার্য করে দিলাম তোমার জন্য একশো টাকা একশো দেড়হাম পরে দিয়ে দিও করলেন কখনো করেন নবী করিম সাল্লাম বললেন হাল মা কামিনাল কোরআন কিছু কোরআন মুখস্থ আছে কি বলেছেন সাহাবি কিছু কোরআন মুখস্থ ছিল ওই লোকের নবী করিম সাল্লাম তখন বিয়ে পড়িয়ে দিলেন ফকাত বেমা মা কামিনাল কোরআন তো আল্লাহ পাক বলছেন যে এমন মোমেন নারীকে তুমি বিবাহ করতে পারো বা তোমার জন্য হালাল করেছি ইন ওয়াহাবাত নাফসাহালিন নবী সে যদি নিজেকে দান করে দেয় নবীর জন্য ইন আরাদান নবী আইয়াস্তান কেহা যদি নবী সাল্লা সাল্লাম তাকে বিবাহ করতে চান তাহলে আল্লাহ নবীর রেস্টেন দিচ্ছেন এমন নয় যে তোমাকে তোমার জন্য পেশ করেছে নিজেকে সেই জন্য বিবাহ করা লাজেম হয়ে গেছে না তোমাকে বাধ্য করব না তুমি নবী যদি বিবাহ করতে চাই আল্লাপাক বলছেন খালেসাতাল্লাকা হে নবী তোমার জন্য এটা বিশেষ ভাবে খালেসাতাল তোমার জন্য এটা খাস খালেসাতাল্লাকা মানে খাসতুন লেখা তোমার জন্য বিশেষ ভাবে এটা নির্দেশ মিন্দুনিল মমিন অন্য মমিনদের জন্য নয় অন্য মমিন ছাড়া কোন মমিনের জন্য মুসলিমের জন্য জায়েজ নয় যে কোন মহিলা তার সামনে বেহা এসে বলবে যে আপনাকে আমি বিয়ে করতে চাই আমি আপনাকে দান করে দিলাম সে আলেম হোক আর হুজুর হোক আর যে কেউ হোক না কেন হ্যাঁ এটা চলবে না হ্যাঁ মাধ্যম দিয়ে কথা বলা যাতে ফেতনার আশঙ্কা না থাকে এটা ফেতনার আশঙ্কা আছে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের ক্ষেত্রে ফেতনার আশঙ্কা নেই আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক যাই কাদ আলেম না মা ফারাদ না আলহিম ফি আজওয়াজহিম আমি আল্লাহ জেনে নিয়েছি বা জানি যা তাদের জন্য নির্ধারণ করেছি ফি আজওয়াজহিম তাদের বিবিদের ক্ষেত্রে তাদের তাদের স্ত্রীদের ক্ষেত্রে যা নির্ধারণ করেছি মানে মোহরের বিধান যে আমি করেছি বা বিবাহ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 কোরআন করিম নাজিল করেছেন যা দিয়ে মানুষের সমস্ত রকমের সমস্যার সমাধান দান করেছেন সর্বস্তরের সমস্যা মাসলাম বিধি বিধান আল্লাহ ফাকরাবুল আলমিন এই কোরআন করিম দিয়ে সম্পূর্ণ করেছেন আর এই কোরআন করিমের ভাষ্য হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিস যাও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তফসির আমাদের কয়েক সপ্তাহ থেকে চলছে সুরায় আহজাবের আজকে ইনশাআল্লাহ তালা বাকি অংশটুকু শেষ করব এই সোরার আয়াত নম্বর একান্ন থেকে আজকে শেষ শুরু হবে সুরা আহজাব আয়াত নম্বর একান্ন আয়াত নম্বর পঞ্চাশ সেই আয়াতটি বড় লম্বা আয়াত ছিল যাতে আল্লাহ ফাকরাবুল আলমী নবী করিম সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে তার জন্য তার ওইসব বিবিদেরকে হালাল ঘোষণা করেছেন যাদের তিনি মাহার দান করেছেন এবং তাদের তাদেরকেও আল্লাপাক হালাল করেছেন তার জন্য নবীর জন্য যারা নবী সাল্লাহ সাল্লামের দাসী এবং তারপরে আল্লাহ ফাকাবুল আলমিন উল্লেখ করেছেন তার চাচার মেয়েদের কথা ফুফুর মেয়েদের কথা খালার মেয়েদের কথা মামার মেয়েদের কথা যারা হিজরত করে এসছে তারপরে এমনও মমিন নারী আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন যদি কেউ নিজেকে উৎসর্গ করে নবী সামনে পেশ করে যেটা নবীর জন্য খাস ছিল তাহলে নবীলাম কবুল করতে চাইলে বিবাহ করতে পারেন এই বিষয়গুলি উল্লেখ করার পরে শেষখানে আল্লাহ পাক বলেছেন কাদা আলেম না মা ফারাদান আলিহী এই শেষ অংশটুকু গত সপ্তাহে আমার মনে হয় ওইভাবে স্পষ্ট হয়নি যাতে আয়াতের অংশটুকুর হক আদায় হয় এই জন্য আজকে হক আদায় করার জন্য শেষ অংশটুকুকে আবার ফিরাচ্ছি আল্লাহাক বলছেন যে আমি নিশ্চয় জানি তাদের আলেম না মা ফরাদানা আলিহিম ফি আজওয়াজহিম তাদের জন্য অর্থাৎ উম্মতের জন্য নবী সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য অন্য মানুষের জন্য যা আমি ফরজ করেছি বা নির্ধারণ করেছি ফরজ মানে নির্ধারণ করা বিধিবদ্ধ করা যা আমি নির্ধারণ করেছি তাদের জন্য বা তাদের উপর ফি আজওয়াজহীন তাদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ পাককে নির্ধারণ করেছেন স্ত্রী গ্রহণের ক্ষেত্রে বা কি ফরজ করেছেন প্রথম ফরজ করেছেন একটি বিষয় যে এক দুই তিন চার পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো শর্ত সাপেক্ষ একাধিক বিবাহ করলে তার জন্য শর্ত রয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন নির্ধারণ করে চারের বেশি চলবে না একসাথে একই সময়ে চারের বেশি কোনো মানুষের জন্য কোনো মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক এমন নয় যে মুসলিম অমুসলিমের জন্য হালাল হারাম এটা আল্লাহ পক্ষের পক্ষ থেকে নির্ধারণ এটা বোঝানো হয়েছে পক্ষান্তরে নবী করিম সাল্লাহ সাল্লাম এর থেকে ব্যতিক্রম একসাথে নয় বিবি রেখেছেন আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন আমি জানি যে যা তাদের জন্য আমি নির্ধারণ করেছি চারটা নির্ধারণ তার বেশি নয় এটা বোঝানো হয়েছে আর একটা জিনিস যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তাদের জন্য ফরজ করেছি নির্ধারণ করেছি যে বিবাহ করলে মাহার দিতে হবে মহর দেওয়া ফরজ কিন্তু হে নবী তোমার জন্য মহর ফরজ নয় তাদের জন্য নির্ধারণ করেছি যে বিনা বলিতে মেয়ের পক্ষের যদি অভিভাবক না থাকে শরীয়ত সম্মত অলি না থাকে আর শরীয়ত সম্মত অলি হচ্ছে বাবা যদি ইমান ইসলামের অবস্থায় বেঁচে থাকেন তাহলে চাচা দাদা ভাই কেউ বিবাহ করাতে পারবে না মানে বিবাহ করাতে পারবে না বাবার অনুমতি ছাড়া বা বাবার সম্মতি ছাড়া বাবা রাজি নয় মেয়েকে সেই ঘরে দিতে চায় না সেই ছেলেকে দিতে চায় না এটা হচ্ছে ওলির বিধান লানিকাহা ইল্লা বিওলিন বিবাহ জায়জ নেই বা বিবাহ আসলে নেই বিবাহ হয় না ছাড়া বলেছেন কাহাত কোন মহিলা কোন মেয়ে যদি বিনা ওলির অনুমতিতে বিবাহ করে নেই না কাহাত নাফসাহা নিজেই বিয়ে বসে গেল বেগাইর ইজনে ওয়ালিয়াহা নিজের ওলির বিনা অনুমতিতে তার নিকাহ বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল বলেছেন বিবাহ হয় নাই সুতরাং এই কোর্ট ম্যারেজ গুলি হয় না আসলে বাতিল যেখানে মেয়ে উধাও হয়ে চলে গেল নাবালিকা হোক আর সাবালিকা হোক এই পার্থক্য নেই যেই ফোকাহারা পার্থক্য করেছে সাবালিকা অথবা তালা প্রাপ্তা বিধবা বাইশ বছরের বেশি হয়ে গেছে নিজের সম্পর্কে নিজে চিন্তা করতে শিখেছে এগুলো বাতিল কথা যে কোনো বয়সের মেয়ে হোক না কেন অলি লাগবে এটা হচ্ছে কোরআনে কেরিমের কথা মা ফরাদন আলিম তাদের জন্য ফরজ করেছি যে যেই মেয়েকে নিয়ে আসবি বিবাহ করে তার অলি লাগিয়ে দিই অলির অনুমতি ছাড়া যে কোনো তদবির করে নিয়ে চলে আসলে যাই না মামা মালাকা তাইমান এবং তাদের জন্য যা নির্ধারণ করেছি তাদের হ্যাঁ, দাসী মামা মালাকা তাইমা তাদের ডান হাত যেসবের মালিক হয়েছে অর্থাৎ তাদের অধিকারভুক্ত যেসব দাসীরা রয়েছে সেগুলিকে মোমেনদের জন্য বা অন্য মানুষের জন্য হালাল করেছে শরীয়ত সম্মত যদি হয় লেকাইলা এখন আলাইকা হারাজ যাতে করে তোমার জন্য হে নবী কোন বাধা না থাকে সংকীর্ণতা না থাকে তোমার জন্য বাধা নেই যে বিনা বলিতে বিবাহ করবে যে তুমি চাও তোমার জন্য বাধা নেই যে বিনা মাহারে বিবাহ করবে তোমার জন্য বাধা নেই যে চারের বেশি বিবাহ করবে লেখাইলা এখন আলা লেখাইলা এখন আলী হারাজ যাতে করে তোমার জন্য কোন সংকীর্ণতা বা বাধা বিপত্তি না থাকে ওখান আল্লাহ কফুর আল্লাহ ফাকরবুল রফুর এবং রাহে এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তোমার তো যা আছে আছে তারপরে তোমার আরো বিবাহ করতে পারো ঠিক না তো আল্লাহ ফাকর নবী সাল্লা সাল্লামকে কোন সংখ্যা নির্ধারণ করে দেননি যে নয়টার বেশি পারবে না যত ইচ্ছে বিবাহ করতে পারো তুমি এই ছিল আয়াত এই আয়াতটি আয়াত নম্বর পঞ্চাশ তারপরে আয়াতটিতে আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন যে তুমি তোমার বিবিদের মধ্য থেকে যদি চাও কাউকে কাছে রাখতে কাছে রাখতে পারো দূরে সরিয়ে দিতে চাও দূরে সরিয়ে দিতে পারো অর্থাৎ তালাক দিয়ে হইতে পারে অথবা তার জন্য পালা নির্ধারণ না করে হতে পারে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন এটা একটি তফসির আর আর একটি তফসির হচ্ছে অন্যরকম সুতরাং আগে আয়াতটার তর্জমা করি তারপরে তফসিরগুলিতে আসবো আল্লাহ বলছেন তুরজি সাও আয়াত নম্বর একান্না তুরজি সাও মিন হুন্না তাদের মধ্য থেকে মানে তোমার বিবিদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো আর যা ইউরজি এর যাওন মানে পেছনে ছেড়ে দেওয়া বা সরিয়ে দেওয়া এখানে সরিয়ে দেওয়া অর্থ রয়েছে তো আখের রোজ তুই এলেই কেমন তাসা আর যাকে তুমি চাও তোমার বিবিদের মধ্যে আশ্রয় দিতে পারো কাছে নিতে পারো আশ্রয় দিতে পারো ঠিক আছে তোমার সাথে ঘর সংসার করব তোমার জন্য পালা নির্ধারণ করব তোমার কাছে রাত্রি যাপন করব তোমার ইচ্ছা হলে করো আল্লাহ পাক নবী সাল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন কোরআনে কেরিয়া এই হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের মর্যাদা আল্লাহ পাক এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন ওমানিব তাগাইতা মিম্মান আজালতা ফালা জোনাহ আলী আর যদি কোন স্ত্রীকে তুমি দূরে সরিয়ে দিয়ে থাকো পৃথক করে দিয়ে থাকো যে না এর জন্য পালা নির্ধারণ নেই তারপরে আবার যদি ইচ্ছা হয় তো সিদ্ধান্ত বদলাতে পারো কারণ এটা তো হতে পারে যে একবার তুমি সরিয়ে দিয়েছ আবার এই এখতিয়ার তোমার নেই তার জন্য তাহলে যে আবার ফিরিয়ে নেবে এটা হবে না আল্লাহ বলছেন ওটাও চলবে তোমার জন্য অমানিল তাকাইতা আর যাকে তুমি চাইবে ইবতাগা মানে চাওয়া এবতাগি ওয়াজহাল্লা মানে আল্লাহর যে সন্তুষ্টি চাই তাই না তমানিল তাকাইতা আর যে স্ত্রীকে তুমি চাইবে মিম্মান ওই সব স্ত্রীদের মধ্য থেকে আজাল তা যাকে তুমি পৃথক করে আজালা আজাল মানে পৃথক করে দাও আজল মানে পৃথক করা যাকে তুমি আলাদা করে দিয়েছ পৃথক করে দিয়েছ তাদের মধ্য থেকে যদি তুমি কাউকে চাও যে না এখন তার জন্য পালা নির্ধারণ করব তার সাথে চলাফেরা রাখবো করতে পারা ফালার জন্য হালেক তোমার জন্য কোনো গুণা নেই তোমার কোনো গুণা নেই জালিকা আদনা আন্তাকার আয়ন হন না যাদেরকে সরিয়ে দিয়েছিলে বা পৃথক করে দিয়েছিলে তাদেরকে যদি কাছিয়ে নাও তাদের সাথে যদি তুমি ঘর সংসার করো তাহলে এতে কি হবে তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে জালেক আদনা এটা নিকটবর্তী কিসের আন্তাকাররা আয়ন না যে তাদের চক্ষু শীতল হবে ঠান্ডা হবে মনটা জুড়াবে ঠান্ডা হবে ওয়ালাইয়াহজান না এবং তারা চিন্তিত হবে না তাদের মনে কষ্ট হবে না যে নবী সাল্লাহ সাল্লামকে পাচ্ছি না নবী সাল্লাহ সাল্লামের বরকত থেকে দূরে আমরা এটা তাদের মনে আসবে না এবং তারা সন্তুষ্ট হয়ে যাবে সকলেই যা তুমি তাদেরকে দেবে তাতেই এতে নবী করিম সাল্লা সাল্লামের বিবিদের কল্লাপক সার্টিফিকেট দিয়েছেন যেন যে তোমার বিবিরা যা তুমি দিতে পারবে হ্যাঁ ভরণ পোষণ তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আর আল্লাহ পাক ভালো জানেন তোমাদের অন্তরে যা আছে তোমাদের হৃদয়ে যা আছে এটা কি বোঝানো হয়েছে অন্তরের ভালোবাসার কথা একাধিক স্ত্রী যদি থাকে আর অন্তরের ভালোবাসায় যদি পার্থক্য থাকে কারোর সাথে একটু বেশি মিল মোহাম্মত কারোর সাথে একটু কম মন বসাইতে পারছেন না অতটা যতটা আরেকজনের সাথে মনটা এমনিতে বসে যাচ্ছে নিজের একটু নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন না আল্লাহ এই অন্তরের বিষয়ে কম বেশি হলে ধরবেন না ধরবেন না একমত হ্যাঁ মার্শাল ধরবেন না কারণ অন্তর মানুষের আয়ত্তে নেই তবে যেই জিনিসগুলো মানুষরা কন্ট্রোলে আয়ত্ত আছে সেগুলোর ক্ষেত্রে আলাদা দরকার যেমন বাহ্যিক ইনসাফ করা ন্যায় নীতি অবলম্বন করা একদিন এখানে একদিন ওখানে হ্যাঁ যা কিছু দেবেন ঘড়ি নিয়ে গেছেন স্বর্ণ নিয়ে গেছেন দুটো স্ত্রী আছে সমান নিয়ে যেতে হবে সমান সময় দিতে হবে সমান তাদেরকে ভরণ পোষণ টাকা পাঠাচ্ছেন এক স্ত্রীর জন্য বেশি আর এক স্ত্রীর জন্য কম চলবে না তবে ছেলেমেয়ের সংখ্যা বেশি থেকে সেটা ওই হিসাবে পাঠাবেন যে এই বাড়িতে কতটা সদস্য আছে এই বাড়িতে কতটা সদস্য আছে সেটা আলাদা কথা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদের অন্তরের কথা জানে সুতরাং অন্তরে যদি কোন রকমের কম বেশি হয় তো আল্লাহ পাক ধরবেন না ওয়াকান আল্লাহ আলিমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বজ্ঞ সবকিছুই জানেন এবং আল্লাহ পাক সহনশীল হালিম অত্যন্ত ধৈর্যশীল এজন্য চট করে ধরে নেন না কি অপরাধী কি গোনাগারকে ধরেন না আল্লাহ পাক মাফ করেন আর আল্লাপাক সবকিছু জানেন সুতরাং কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না যেটা করলাম কেউ জানলো না আমার ওই স্ত্রী জানলো না এই স্ত্রীকে দিলাম একে বেশি দিচ্ছি ওকে কম দিলাম জানতে পারলো না লুকিয়ে দিলাম না আল্লাহাক জানেন খালি সুতরাং সাবধান নবী করিম সাল্লাহ গত একটা কথা বলেছিলাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্য আল্লাহ প্রথম হাওয়া করে দিলাম তারপর যখন নবীর বিবিরা আল্লাহ এবং পরকালকে রসুলকে কি করলেন প্রাধান্য দিলেন তখন আল্লাহ ফকরাবুল আলমী নবীলামের বিবিগণের ওপর আজওয়াজ মুতাহারাত রাজি আল্লাহ আনহন আজমাইন তাদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক নবীকে বললেন যে না এই যে নয়টা আছে এর বেশি তোমার চলবে না এই নয়টাই রাখতে হবে আর বাড়ানো যাবে এতে নবীর বিবিদের ফায়দা হলো না হলো না নয় দিন পরে তো একবার পাচ্ছি কিন্তু যদি আরো আর দশটা হয়ে যেত আর পাঁচটা হয়ে যেত এই আয়াতটি এখানে রয়েছে তার আগে বলছিলাম যে আর একটা তফসিল করা হয়েছে আগের আয়াতটির ওটা একটু শুনিয়ে দিই কারণ যখন বলেছি তখন শোনানো প্রয়োজন একটি তফসি যে নবী সালামের বিবিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তফসিলটা অনবাদের সাথে করে গেলাম তাই না তুরজিমান্তা শাহ মেন হন্না মানে মিন আজওয়াজ তোমার বিবিদের মধ্যে যাকে ইচ্ছা তার জন্য পালা নির্ধারণ করতে পারো যাকে ইচ্ছা পালা নির্ধারণ নাও করতে পারো আলাদা রাখতে পারো আল্লাহ জায়জ করেছে নবীর জন্য আর একটা তফসিল হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লামের সামনে এসে কিছু মহিলারা চাইতো যে আমিও যাতে করে নবীর বন্ধনে নবীর সাথে থাকার সুযোগ পাই এসে নিজেকে উৎসর্গ করত হেবা করত হ্যাঁ নবী যদি কোন মহিলা নিজেকে এসে উৎসর্গ করে নবীর জন্য ইন আরাদান নবী আইয়াস্তানকে হা নবী যদি বিবাহ করতে চান গত আয়াতে সে হয়ে গেছে তো এইরকম দেখে আয়সরবি আল্লাহ বলছেন যে মিনান এক আশ্চর্য আল্লাহ মহিলা মানুষ একজন পুরুষের জন্য কি করে নিজেকে উৎসর্গ করে নবীর জন্য কেন উৎসর্গ করবে এটা কেমন কথা হবে এটা বেলজ্জার কথা নির্লজ্জ লজ্জা আর আরেকটা গাইরথ হইত হ্যাঁ, আত্মসম্ভ্রম যেটাকে বলা হয় গাইরথ হওয়া মানে নিজেকে এসে উৎসর্গ করছেন নবীর জন্য তার মানে আবার আমার ভাগ নেই ঠিক না এটা গাইরাত এত সতীন চাই না তারপরে আবার এসে বলছে যে আপনি বিয়ে করতেছিলেন আমি আপনার জন্য প্রস্তুত আছি তো এতে গায়রত হয়ে যেত আরবিতে গায়রত বলে যেটাকে বাংলায় ভালো বাংলা আত্মমর্যাদা বোধ অথবা আত্ম হ্যাঁ কি বলে সম্ভ্রম বলা হয় এটা তার মধ্যে সৃষ্টি হয়ে যেত ওইসব মহিলাদের ক্ষেত্রে যারা নিজেকে নবীর জন্য উৎসর্গ করত আলাত বলতেন আলাত মারাত আর মহিলাকে লজ্জা লাগে না হ্যাঁ, কি করে একজন পুরুষের সামনে নিজেকে পেশ করে হ্যাঁ? আমাকে বিয়ে করেন কান্তা আর জানা বেগাইরে সাদা তাও বিনা মোহরে আবার তাহলে এটা পেশ করা হচ্ছে বিনা মোহরে আল্লাহ নবীর জন্য হালাল করেছিলেন খালে সাতাল্লাকা মিন্দু নেই মনে রাখবেন এক নম্বর পঞ্চাশের অংশ খালে সাতাল্লাকা এই নবী তোমার জন্য এটা খাজে বিনা মোহরে বিবাহ করতে পারবে হ্যাঁ আর তোমার জন্য খাজে তোমাকে এসে বলতে পারবে যে আমাকে আপনি বিয়ে করেন এইভাবে অন্য কোনো মানুষের জন্য না কারণ অন্য মানুষের জন্য বিভিন্ন কারণ যখন আয়সাজি আল্লাহ তালাহা এরকম মন্তব্য করেছিলেন আল্লাহ ফাকরুল আয়াত নাজল করে দিলেন নবী সাল্লাহ সাল্লামের পক্ষে হ্যাঁ তোর জীবন দশা যারা তোমার সামনে এসে নিজেকে উৎসর্গ করবে ওইসব মহিলাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো বিবাহ করবো না আর যাকে ইচ্ছা তুমি তবি এলেখা মান্তাসা যাকে ইচ্ছা তুমি আশ্রয় দিতে পারো মানে বিবাহ করতে পারো তারপরে আসেন আল্লাহ আলমী নবী সালামকে সম্বোধন করে বলছে হে নবী তোমার জন্য এরপরে কোন বিবিরা কোন স্ত্রীরা হালাল নয় মানে তোমার স্ত্রী ছাড়া অন্য কোন বিবি গ্রহণ করবে এটা হালাল নয় তার মানে কি হারাম তোমার জন্য নয়টার বেশি আর চলবে না তোমার জন্য লাহিল্লাহ বাদু আচ্ছা যদি আবার আর একটা তরিকা ধরে যে ঠিক আছে নয়টাই সীমিত তো নয়টাই রাখবো কিন্তু এগুলোকে মাইনাস করে দেবো দিয়ে প্লাস করবো ঠিক না এই নয়টার মধ্যে দিয়ে কিছু আউট করে দিয়ে ওই খানা পরিচ্ছন্ন স্থান পূরণ করব। এই রাস্তা তো হইতে পারে না আল্লাহ ওটাও বন্ধ করে দিচ্ছেন আচ্ছা, ওয়ালা আন তাবাদ্দালা বেহিন নামিন আজওয়াজ আর না তুমি তাদের হ্যাঁ? তাদেরকে বাদ দিয়ে বদলাতে পারবে কোন বিবি তাদেরকে সরিয়ে দিয়ে বদলে নিয়ে আসতে পারো আন্তাবাদ্দাল্লা বেহিন না এইসব বিবির কাউকে বাদ দিয়ে বদলে আর কাউকে নিয়ে আসতে পারবে যে নয়টা ছিল আটটা করে দিলাম একটা আউট করেছে আর একটা নিয়ে আসলাম নয়টাই তো থাকলো এটাও করতে পারবেন আল্লাহ নিষেধ করে দিলেন যদিও তোমাকে চমৎকৃত করে মজা লাগে সুন্দর লাগে আজাব মানে হচ্ছে সুন্দর লাগা মজা লাগা চমৎকৃত করা যদিও তোমাকে চমৎকৃত করে হুসন হন না তাদের সৌন্দর্য যেসব মহিলারা এখনো দেখছো যে বিবাহ করা যাবে খুব সুন্দরী তোমার এই নয়টাতে সীমিত থাকতো আর বিবাহ করা যাবে না যতই ভালো লাগুক না কিন্তু তবে তোমার জন্য একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে তোমার অধিকারভুক্ত দাসীরা সেই ক্ষেত্রে সংখ্যা সীমিত নেই কারোর জন্য সীমিত নেই চারটা স্ত্রী ম্যাক্সিমাম রাখার পরে শরীয়তে দাসী জায়েজ কিন্তু নতুন ভাইয়ের আজকে যারা এসছেন তারা এই কথা শুনেই শুধু বুঝতে পারবেন না করা হয় গত সপ্তাহের বক্তব্যটা শুনতে হবে যাতে বিস্তারিত বলা হয়েছে কেমন করে দাসী হয় কি শর্তে কি তরিফায় আর সেটা আজকের যুগে নেই বাস্তবে এইসব জিনিসগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে ওখান আল্লাহ আল্লাহ করলেন সেই রাকিবা আর আল্লাহ বলে প্রত্যেক বস্তুর ওপর রাকিবা দৃষ্টি রাখেন নেঘাবান উর্দুকে বলে রাকিব মানে হচ্ছে নিগাহ মানে হচ্ছে দৃষ্টি আর বান মানে যে রাখে হ্যাঁ এই জন্য বললাম যে দৃষ্টি যিনি রাখেন বড় লম্বা আয়াত রয়েছে আর এই হিজাব বলা হয় মানে পর্দা পর্দা শব্দটি উর্দু ফার্সি তো আমাদের দেশে আসলে উর্দু ফার্সির প্রভাব বেশি এজন্য মহিলাদের পর্দা বুঝে কিন্তু হেজাব বুঝে না পক্ষান্তরে ইউরোপ আমেরিকায় পরবর্তীতে ইসলাম গিয়েছে আর আরব দেশ থেকে গিয়েছে ওই ইরান তুরান থেকে যায়নি কথা বুঝতে পেরেছেন না ভারত উপমহাদেশে ইসলাম গিয়েছে ভায়া ইরান হয়ে বুঝতে আফগানিস্তান হয়ে যার ফলে ফার্সির প্রভাব পর্দা বুঝে হেজাব বুঝে না ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা পক্ষান্তরে আমার সাথে যেসব লোকদের ভাই বোনদের যোগাযোগ হয় পশ্চিমা দেশের আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এসব দেশের তারা পর্দা কেউ বলে না সবাই হিজাব বলে ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তারাও হিজাব বলে এমনকি যারা বাঙালি ওই দেশে চলে গেছে ওখানে স্থায়ীভাবে বসবাস করছে অথবা অস্থায়ীভাবে কাজকর্মে আছে তারা সবাইকে হিজাব ব্যবহার করে শব্দটি যেটা এই আয়াতে আল্লাহাক উল্লেখ করেছেন হিজাব হিজাব শব্দ কোরআনকে উল্লেখ করেছে এই আয়াত হচ্ছে পর্দার বিধানের আয়াত যে কোন মহিলার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করবে না চেহারা দেখছো এইরকম না সামনাসামনি দেখা সাক্ষাৎ করবেন না বরং পর্দার আড়াল কোনো কিছু নিতে হয় বলতে হয় কথা বলতে হয় তাহলে পর্দার আড়াল থেকে তো আসেন এই আয়াত কেন নাজল হয়েছিল এর সানে নজরুল তাহলে শুনতে হয় আয়াতটি বড় লম্বা এতে একাধিক বিষয় রয়েছে শুধু হেজাবের কথাই নেই বরং তার আগে আরো কিছু বিষয় রয়েছে সুতরাং এর শোনা যাক শাহানে নজুল শাহানে নজুল কাকে বলে কোরআনের আয়াত কোন আয়াত অবতীর্ণ হয়েছে এর কারণ কি প্রেক্ষাপট কি কোন ক্ষেত্রে নাজল হয়েছে কোন কারণ কোন অবস্থা তৈরি হয়েছিল কোন ঘটনা ঘটেছিল আর আর তার পরিপ্রেক্ষিতে নাজল হয়েছে না এমনিতে নাজল হয়েছে বহু আয়াত এমনিতে নাজল হয়েছে বরং অধিকাংশ আয়াতের সানা নজরুল নাই এতে আল্লাহ বিধান নাজল হয়েছে ওই সময়গুলিকে আল্লাহ নাজল করতেছেন নাজল করেছেন কিন্তু বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি এখানে এটা কথা জেনে রাখেন যে কিছু তাফসিরকার গুণ বাড়াবাড়ি করেছে এই ক্ষেত্রে যে কোনো আয়াতের একটা সানা নজরুল খুঁজতে হবে সই হোক আর জয়ী হোক আর জাল হোক যেখান থেকে একটা খুঁজতে হবে যে কেন নাজল কেন নাজল এটা ভুল সেই হাদিসে যদি কোনো ঘটনা উল্লেখ করা হয় তাহলে ঠিক আছে সেটা যে এরকম একটা ঘটনা ঘটেছিল বা এরকম একটা কিছু হয়েছিল তখন এই হাত এতে প্রথম কথা হেজাবের যে বিষয়টি রয়েছে ওমার রাজি আল্লাহ তালানহর মত আগে থেকেই ছিল যে মহিলারা চেহারা খুলে ঘুরে বেড়াবে না এরকম বরং হিজাব করতে হবে বিশেষ করে নবী করিম সাল্লামের বিবিরা তার আদর্শ উম্মতের জন্য উম্মতের মহিলাদের জন্য আগে থেকে নবী সাল্লাহ সাল্লামকে বারবার বলতেন এইরকম বেশ কিছু তার মত ছিল যেগুলো ওহির অনুকূলে হয়েছিল তিনি মত পেশ করেছেন আগে তারপরে ওহি তার সমর্থন করেছে এরকম বেশ কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে এখানে এই হাদিসটিতে তিনটি কথা রয়েছে বলছেন সহিবখারি মুসলিমে এই হাদিসটি রয়েছে আমি আমার রবের মাফিক কথা বলতে পেরেছি আমার রব আল্লাহ পাক যা চেয়েছেন তাই আমি বলেছি অফাক্ত এটা হচ্ছে মহাফাক্ত অনুকূলে বলেছি আল্লাহ অনুকূলে না আমি অনুকূলে এটা হচ্ছে আদব আল্লাহর সাথে ঠিক না ধরুন একটা আপনার চাইতে বড় ব্যক্তি যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে এটাও বলতে পারেন যে অমুক শেখ আমার সাথে আছেন এটা একটা কথা আর অমুক শেখের সাথে আমি আছি কোনটাতে বেশি আদব আছে কিন্তু এটা অনেকে বুঝে না হ্যাঁ মাসলা মাসালের ক্ষেত্রে যদি বলেন আমি এই মাসলায় ইমাম আবু হানিফ রহমতুল্লাহের সাথে আছি এটা একটা কথা আর একটা হচ্ছে এই মাসলাই আমার মতের সাথে ইমাম আবু হানিফা আছেন বেয়াদুবিটা বুঝতে পারছেন হ্যাঁ কোথাটা আপনি যে আপনি বলবেন যে আমার কথার সমর্থনে বা আমার সাথে ইমাম আবু হানিফা আছেন ইমাম সাথী আছেন ইমাম মালিক আছেন ইমাম বোখারি আছেন আর আপনি ইমাম বোখারির সাথে আছেন বলেন কথা বলতে শিখবেন সবসময় ওয়াহাত্তর রব্বি অথচ তিনি আগে মত পোষণ করেছেন কে অমর আল্লাহ আর আল্লাহ পাক আয়াত নাজর করেছেন পরে তারপর ওয়াফাক্ত রব্বি আমি অনুকূলে বলেছি আল্লাহ পাক আমার রবের তিনটি ক্ষেত্রে বলতো তখন বললাম আমি তার কেউ বলছেন হ্যাঁ হ্যাঁ উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুলকে লাউ ইত্তাখাস্তাম মাকাম ইব্রাহিম ওসাল্লাহ প্রথম বিষয়টি ছিল তার মত যে নবী সাল্লাম যখন মক্কায় মক্কা বিজয় নামাজ পড়াবেন তো নামাজ যেন পড়ান কোথায় মাকাম ইব্রাহিমের পিছনে মাকাম ইব্রাহিম চারিদিকে তো নামাজ পড়া যেত এমন দাঁড়াতে পারে আর এখন হচ্ছে যে কোনো জায়গায় দাঁড়াতে পারে না কিন্তু ফজর নামাজে যখন খালি থাকে দেখবেন যে মাকাম ইব্রাহিমের দিকে অংশ দাঁড়ায় এখন ওই সন্ন্যত মোতাবেক আল্লাহ পাকের হুকুম মাকাইম ইব্রাহিমে যদি আপনি মুসাল্লা বানাতেন মানে আপনি দাঁড়াতেন ইমাম হয়ে তারপরে আমরা আপনার অনুকরণ করতাম মাকাম ইব্রাহিম মুসাল্লা মাকাম ইব্রাহিমে যদি আপনি নামাজ পড়তেন ফানজার আল্লাহ আল্লাহ মাকাম ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিমে মুসাল্লা বানা মানে এমাম ওখানে দাঁড়াবে এটা উত্তম তারপরে তফ করলে তফের শেষে যে সন্ন্যত পড়বে এই নামাজ নামাজটিও মাকাম ইব্রাহিম পিছনে পড়া উত্তম মর্ম দ্বিতীয় বিষয়টি বলেছিলাম আল্লাহ রসুল আকা বারু আপনার বিবিরা আপনার বিবিদের বাড়িতে ঢুকে ভালো মানুষও ঢুকে আর মন্দ মানুষ ঢুকে খারাপ লোক ঢুকেও আর ঢুকে কথাবার্তা বলে চেহারাতে নজর আসে দেখেন এখনো হেজাবের হুকুম না জানেন শুধু এটা আইন নয় চলছিল দেশাচার চলে আসছে যুগ যুগ ধরে এইরকম যে পুরুষ লোক অপর বাড়িতে মহিলাদের মাঝে যাই ঢুকে আর যাই ঢুকলেই যে ব্যবচার হবে তা নয় বা খারাপ কিছু হবে তা নয় যেন আমাদের গ্রামে যে পর্দার গর্দা উড়িয়েছে এইরকমই কিন্তু পর্দা নেই কিন্তু অনেকে সত্যি আছে ভালো ভালো চরিত্র আছে কিন্তু পর্দা নেই পেট পিটের পর্দা নেই তাকে তাকে কেউ স্পর্শ করেনি কিন্তু পর্দা নেই চেহারার পর্দা নেই মোটেই নেই কিন্তু আখলাপ চরিত্র ভালো কোনো খারাপ রেকর্ড নেই ঠিক না কিন্তু এটা কি যথেষ্ট যথেষ্ট নয় বেপর্দা শুধু বললাম যে না চরিত্র ঠিক রেখেছে না যথেষ্ট নয় দিনও ঠিক রাখতে হবে হেজাবও ঠিক রাখতে হবে এরকম যে সৎ অসৎ লোক আসে ফেলাও হাজাব তাহন না হে আল্লাহ রসুল যদি আপনার বিবিদেরকে পর্দা করাইতেন আপনার বিবিদের সামনে কোনো পুরুষ যেতে পারবেন না এই হুকুমটা যদি দিতেন ফাল্লাহ আয়াত আল হেজাব তখন আয়াতুল হেজাব এই আয়াত নাজিল করে দিলেন আল্লাহ অকুল তো আর তৃতীয় কথা বলেছিলাম নবী সাল্লাহ বিবিদের ক্ষেত্রে যে লেমা তোমালা আমি আলী গিরাতি আশা রব্বহু আন ইনতাল্লাকা কন্যা আইয়ুবদুল্লাহ আজওয়াজান খায়রা মিন কন্যা যখন নবী সাল্লাহ ইসলাম অসন্তুষ্ট হয়েছিলেন বিবিদের ওই পীড়াপিড়িতে বেশি চার্জ করে যে আমাদেরকে খরচ খরচা দেন ইত্যাদি এই ঘটনা বলেছেন এর আগে সেই সময় উমার রাজি আল্লাহ তালাম এসে নবী সাহেব বিবিদেরকে ধমক দিয়েছেন বিশেষ করে নিজের মেয়েকে নিজের মেয়েকে হাসার রাজি আল্লাহ তালামহাকে যে নবীর সাথে এরকম কেন চাইবে তোমরা দেখ আর নট নবী কিছু চাইবে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবগুলিকে আউট করে দেয় আয়সা শোনো হাফসা শোনো সব শোনো তোমাদেরকে আল্লাহ পাকে ইচ্ছা করলে আউট করে দিবেন করে রাখবেন না আল্লাহ নতুন নবী কে দেবেন আশা রব্বহু হতে পারে যে নবীর রব ইন তাল্লাকা কন্যা যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ পাক তোমাদের বিনিময়ে এমন বিবিদের দেবেন খাইরাম মিনকুনা তোমাদের চাইতে তারা ভালো হবে এই কথা বলেছিলেন পরে একই এই ভাষাটি আয়াত নাজিল হয়ে গেল সুরায় তাহারিম আয়াত রয়েছে আছে না কোরআন কেরিমের আয়াত কোরআন আয়াত রয়েছে কেউ কেউ বলেছেন না তিন নম্বর বিষয় এটা ছিল না তিন নম্বর বিষয় এটাকে ঠিক রেখে চতুর্থ বিষয় যদি পারে কারণ সেই এটা এই জন্য চতুর্থ আর বিষয় ছিল কোন তিন নম্বর এটাকে করা হয়েছে এটা চার নম্বর এটা হচ্ছে বদরের বন্দীদের সম্পর্কে বদরের বন্দীদের ক্ষেত্রে নবী সাল প্রথম পরামর্শ করলেন আবু কি বললেন যে মুক্তিপণ টাকা পয়সা নিয়ে আমরা অভাবে আছি আমাদের কাছে অস্ত্র নেই টাকা পয়সা প্রয়োজন আছে মুক্তিপণ আর এরা আত্মীয় স্বজন আপনজন এদেরকে আমরা হত্যা করবো সত্তর জন বন্দী এসেছিল সবকে ছেড়ে দেওয়া হয়েছিল টাকা পয়সা নিয়ে তাই না কাছে যখন পরামর্শ করেছেন নবিসাম তখন কি বলেছিলেন এদের এক এক টাকা হত্যা করতাম সত্যটা তো রণক্ষেত্রে হইতে হচ্ছে এই সত্যটাকে বেনে মারতাম নবীলাম ওমর রাজি আল্লাহ তার পরামর্শ নেননি আল্লাহ ফাঁকা নাজিল করেছিলেন যে আয়াত মা কান আলী রবিন আইয়া কোন আল্লাহ আসরা নবীর জন্য এটা সমীচীন নয় উচিত নয় যে তার কাছে বন্দি আসবে হাত্তা ইউসকে না ফেলে যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত প্রবাহিত না করবে ছাড়বে না এটা নজরুল না সানা নজরুল্লাহ আগে কিন্তু এই হাদিসটা পেশ করলাম কারণ হেজাবের আয়াত এইভাবে নাজল হয়েছে নবী করিমকে বারবার করে বলতেন ওমর রাজি আল্লাহ শাহনজুল কি ছিল শাহনজুল ছিল জাইনা বিনতে জাহাজ রাজি আল্লাহ তালা আনহার বিবাহের ঘটনা বিবাহের ঘটনা কথা সত্য বলেছি না কে বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ পাক জায়নাব রাজি আল্লাহ তালানহার বিবাহ নবী সাল্লামের সাথে বিবাহ পড়েছেন আমি বিবাহ করিয়ে দিয়েছি আল্লাহ পাকের হুকুম বিয়ে হয়ে গেল এই না যে আল্লাহ পাক আমাদের বসে অনুষ্ঠান করে কারণ আমার আমাদের দেশে অনুষ্ঠান ছাড়া বিবাহ হয় না অথচ এমনিতে আমাদের বিবাহগুলো মুসলিমদের বিবাহ বিনা অনুষ্ঠান হইতে পারে দুইজন সাক্ষী একজন মেয়ের বাপ অলি আর একজন যে কবুল করবে জামাই হ্যাঁ বিবাহ হয়ে গেল কজন লাগলো চারজন যথেষ্ট এতগুলি লোককে হাজির করতে হবে বিবাহ মজলিস আবার বরের যাত্রী বর যাত্রী হিন্দুদের সভ্যতা সব কোথায় সব কিছু নেই সব এসব বাড়তি জিনিস তার মধ্যে আবার বাড়তি কিছু যাই কিছু না চাইছে না চাইছে একশো জন দুশো জন পঞ্চাশ জন ষাট জন বর যাত্রী কোথা থেকে এগুলো বোঝা হারাম বোঝা না কেন বোঝা চাপেন আপনার হব শ্বশুরের উপর এটা কোন শরীয়তে যাই যাচ্ছে এইভাবে জবরদস্তি খাবেন তারপরের দিন গেলে এই লোকগুলোকে একটা দানাও দেবে না পানিও দেবে দেবে কিন্তু মেয়ের বিবাহের জন্য বাধ্য হয়ে এদেরকে খাওয়াইতে হচ্ছে সেটা জাতির তরিকাও চাইছে না কথা বেড়ে যাচ্ছে তো শেষ হবে না তো ঘটনা এই ছিল যে রসুল্লাহাম অলিমা করলেন বাড়িতে অলিমা করলেন অলিমা এক তো পাক সাতখানি লোকজন কিছু আগে চলে এসেছে তারপরে যা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে লোকজন কিছু গেছে একটু কথাবার্তা বিলম্ব করে গেছেন তিনটে লোক নবী সাল্লাহ আলি সাল্লাম তাড়াতাড়ি অলিমার খাওয়া শেষ হয়েছে অলিমার তরিকা কি জানেন অলিমা হবে বাসরের দিন যেই দিন স্বামী স্ত্রীর বরের কন্যার সাথে দেখা হবে সেই দিনে অলিমা হবে এটা হচ্ছে সুন্নত যে সুন্নত আমাদের সাথে পালন হয় পার্টি খাওয়াইলো একদিনে আর তাদের স্বামী স্ত্রীর সাক্ষাৎ মিলন হয়েছে আর একদিনে কখনো খাওয়ানো সম্পর্ক নাই হিসাবের সাথে না সুন্নত তরিকা হচ্ছে যে ওই দিনে খাওয়াবেন যেই দিনে স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে রসুল্লাহ সাল্লাম মনে মনে চাইছেন যে স্ত্রী নতুন বিবির সাথে দেখা হোক আর তিনজন লোক বসে লম্বা গল্প শুরু করেছে খেয়ে দেও যেমন আজকাল কিছু লোকের অভ্যাস আছে খাইয়ে দেন দাও তারপর গল্প চালাচ্ছে এক এক ঘন্টা বরং অনেকে বিয়াদুই মনে করে যে খেয়ে দিয়ে পাঁচ মিনিট মধ্যে বেরিয়ে যাবো কেমন বিয়াদুই জানো বসি না দেখবেন পরিস্থিতি দেখবেন যে দেখেন যে বাড়িওয়ালা ঠিক আছে বসে নিজে আগ্রহের সাথে গল্প করছে ঠিক আছে বাড়ি আগ্রহ ভিতরে ঢুকছে একবার আসছে একবারে যাচ্ছে বুঝতে পারেন না ভিতরে ঢুকছে আর আসছে কেন রাত হয়ে গেছে রাত এগারোটা হয়ে গেছে বারোটা হয়ে গেছে তারপরে বসে আছে বৃহস্পতিবার দিন গিয়ে রাস্তায় জন্য সারা রাত বসে থাকবেন কিছু লোকের বদল ভাষা আজকালকার বাড়িতে হ্যাঁ এই তিনটে লোক বসে থাকে নবী সালসা একবার বেরিয়ে চলে গেলেন বেরিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে বিবিদের সাথে অন্য বিবিদের সাথে দেখা সাক্ষাৎ আবার ফিরে আসছে যে লোকগুলি গেছে আবার দেখে বসে আছে আয়াত রাজ হয়ে গেছে আয়াতে কি নাজুল হয়েছে তা শোনেন এখন আয়াত নাজুল নিষেধ প্রথম কথা খাবার প্রস্তুত না হওয়ার আগে যাবে না আর খাবার প্রস্তুত হওয়ার পরে যাবে আর খেয়ে দিয়ে আবার বসে গল্প লাগাবে না সেখান থেকে টান দেবে আল্লাহ পাক্তাই বলছেন ইয়াইহাল্লাদিন আমানু হে মমিন সকল লাতুলু বইউতান নবী তোমরা নবী সাল্লাহ সাল্লামের বাড়িতে প্রবেশ করবে না বইউত বলা বলেছেন মানুষের বাড়িতে একটা হয় নবী সাল্লামের বইউত কেন বললেন নবী সহ নয় বিবির নয়টা কক্ষ ছিল নয়টা বাড়ি ছিল সুতরাং আপনি যদি একাধিক বিবাহ করতে চান তাহলে প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা বাড়ি হইতে হবে যাতে ঝগড়া না হয় টেনশন না হয় বিবাদ না হয় মন কষাকষি না হয় আর আমাদের দেশে যেসব লোকেরা বিবাহ করে সমাজের তুচ্ছ ঘৃণিত লোক একই জায়গায় নিয়ে থাকা রাত দিন ঝগড়া করে মারপিট করে ভালো মানুষ বিবাহ করতে চায় না ভালো মানুষ ভাই ভাই বিয়ে করতে চায় না আর অসৎ লোকের এই কাজ করে তার তার কারণে এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে আর ইসলামের শত্রুদের প্রোপাকাণ্ডার জন্য এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে প্রচার মাধ্যমগুলি বড়ই প্রোপাকাণ্ডা চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে আর বহু বিবাহের বিরুদ্ধে ইসলামের শত্রু যেগুলো মোনাফিক মুসলিমদের মধ্যে তারাও আর যারা বাইরের শত্রু ইয়াহুদ্দিন আসারা তারাও আল্লাহাক বলছেন যে হে মমিনরা তোমরা নবীর বাড়িতে প্রবেশ করবে না ইল্লা আইনালাকুম তবে যদি তোমাদের অনুমতি দেওয়া হয় তাহলে বোঝা গেল নবী সালামের বাড়িতে বা অন্য কোনো এমনকি অন্য মমিনদের বাড়িতে অন্য মমিনদের বাড়িতে এটা এই আয়াত থেকে প্রমাণিত হয় কারণ নবী সাল্লাহ সাল্লামের বাড়ির কথা প্রথম উল্লেখ করা হয়েছে আর বাকি নবী সাল্লাম অনুকর্মকে করতে হবে সুতরাং অন্য কোনো বাড়িতে তোমরা বিনা অনুমতি প্রবেশ করবে না এক দুই নম্বর কথা সুরায় নুরে আয়াত রয়েছে কে বলতে পারেন এই আয়াত নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে কারো বাড়িতে প্রবেশ করবে যতক্ষণ জানিয়ে না দেবে অত সাল্লেম আলে আর বাড়িওয়ালাকে সালাম না বলবে সালাম আলাইকুম আসতে পারি কি হাদিসে রয়েছে আসসালাম আলাইকুম আদখল পরিতর্জমা করলাম আমাদের দেশীয় তর্জমা আমরা দেশে এইভাবে বলি সালাম আলাইকুম আসতে পারি কি আছেন বাড়িতে এইগুলো হচ্ছে তিনবার বলবেন জবাব না আসে তিনবারের বেলা কোনো জবাব আসে না ফিরে চলে আসেন জবাব আসলো কিন্তু ব্যস্ত আছি ভাই ফিরে যান কোনো কষ্ট নেবেন না ফিরে যাবেন ওয়াইন কি আল্লাহ যেও ফেরত আল্লাহ বলছে তোমার যদি বলা হয় যে ভাই এখন তো সময় নেই ব্যস্ত আছি আমাদের দেশের শুধু মানুষ নাই মনে হচ্ছে শতকরা কয়টা বলবেন নিরানব্বইটা লোক এমন অসন্তুষ্ট হবে যে সম্পর্ক ছেদ করবে জীবনেও যাবেন ওই বাড়ি অথচ আল্লাহ বলছেন যে ফিরে যেতে বললে ফিরে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকালকে অ্যাপয়েন্টমেন্ট বলছে সময় নিয়ে আসেন যে ভাই আপনার বাড়িতে আসতে চাইছে আগামীকালকে অমুক সময় এতটা সময় আসতে চাইছে যখন তখন চলে আসবে এটা আদবের খেলা প্রস্তুত নেই হয়তো বাড়িওয়ালা আল্লাহ পাক বলছেন যে ইল্লা এলা তবে তোমাদের যদি অনুমতি দেওয়া হয় খাদ্যের উদ্দেশ্যে খাবারের উদ্দেশ্যে এনাহু এনাহ মানে হচ্ছে রান্না প্রস্তুত হওয়া পাক প্রস্তুত হওয়া রান্না প্রস্তুত হওয়ার অপেক্ষা করে নয় মানে এমন আগে চলে আসিও না যে আসার পরে এখনো চুলার উপর রান্না আছে আর অপেক্ষায় বসে আছো আগে থেকে বোঝায় বসে আছো না এরকম করবে না গাইরা না দেরি না এনা ওয়ালাকিন দড়ি দড়িতুম তবে তোমাদেরকে যখন ডাকা হবে বলে দেওয়া হয়েছে যে রাত নয়টার সময় আসবেন আর আটটার সময় এসে বসে আছে ওটাই ঠিক নয়টা অনেকে করে এরকম করবেন না এরকম তাহলে ওয়ালাকিন ইজাদ তবে যখন তোমাদেরকে ডাকা হবে আহ্বান করা হবে দাওয়াত দেওয়া হবে সদ হলো প্রবেশ করা আসেন তো এইখানে বলুক আর বাড়ির গেটে এসছেন আসেন আসেন ফাইদা টাইম তুম যখন তোমাদের খাওয়া হয়ে যাবে হন্তাশেরু তখন তোমরা ছড়িয়ে পড়ো নিজ নিজ বাড়িতে চলে যাও নিজ নিজ কাজে চলে যাও ওয়ালা মুস্তানেসিন হাদিস কথাবার্তায় মুশগুল হয়ে থেকে যে না আসা মানে কারোর সাথে কাছে বসা ঘনিয়ে বসা অংশ থেকে এখান থেকে ইনসানকে ইনসান বলা হয় মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায় বলা মুস্তানেসে আলী হাদিস কথাবার্তার উদ্দেশ্যে মশগুল হয়ে যায় না খাওয়া দাওয়ার করে গল্প শুরু করে দিলেন নিশ্চয় এই রকম আচরণ নবীকে কষ্ট দেবে এতে নবী কষ্ট পাবেন নবী করিম বিবাহ করেছেন দেখা সাক্ষাৎ করেছেন আপনার বলি গল্প লাগিয়েছেন এটির সন্ন্যত আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে ভাই একজন লোক বাইরে থেকে ডিউটি করে এসছে তারপরে খেতে ডেকেছে রাত দশটার সময় এগারোটায় খাওয়া দাওয়া হয়ে গেল বিবির সাথে ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করবে আর আপনি বসে আছেন আর এক ঘন্টা টান না করবেন নাই ফায়াস্তাহিমিনকুম তোমাদের থেকে নবী লজ্জা পান বলতে লজ্জা করেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যান কেউ বলতে পারবে কে বলতে পারবে নবীও বলতে পারেন নবী সবচেয়ে বেশি শরীফ কি করে বলবেন আমাদের ভদ্রতা এটা এটা মেনে নিতে পারেন না যে বলবে যে খাওয়া দাওয়া হয়ে গেছে মাস সালাম জান আল্লাহ হাফেজ বলা যাবে কেন বলা যাবে লজ্জা পান বলতে আল্লাহ হক কথা ন্যায্য কথা কথা বলতে লজ্জা পান না এই জন্য তোমাদের সংশোধন আল্লাহ করে দিলেন সাহাবিরা শোনো আর যখন তোমরা নবীর বিবিদের কাছে কোন সামগ্রী চাইবে মাতা কোন মাল সামান বাড়ির ভিতর থেকে নিতে হবে নিতে হবে এইরকম কিছু আছে নেওয়া দেওয়া আদান প্রদান ফার্স্ট নামে হেজাব তখন তাদের কাছ থেকে তোমরা চেয়ে নিও পর্দার আড়াল হতে ওরা মানে পেছন আর হেজাব মানে পর্দা পর্দার আড়াল হেজাবের হাজাবাই হাজাব মানে আর করা পর্দা করা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে এই আয়াতকে এই জন্য আয়াতুল কি বলা হয় হেজাব পর্দা সম্পর্কীয় আয়াত যে আয়াত দ্বারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন তাহলে বোঝা গেল যে বাড়ির মধ্যে যদি মহিলারা থাকে তাহলে এই ক্ষেত্রে অপর পুরুষ যদি বাড়ির মধ্যে ঢুকতে চাই ঢুকবে না বিনা অনুমতিতে যতক্ষণ অনুমতি না হয়েছে তাও অনুমতি মানে পুরুষ লোক থাকা লাগবে এমন যে মহিলা মহিলা বেহায়া মহিলা বেদিন মহিলা দিন বুঝে না অনুমতি দিল ভাই ভাই আসেন আসেন আসেন অনুমতি এটা অনুমতি চলবে অনুমতি নিষেধ এটা অনুমতি তার দেওয়াও নিষেধ আর আপনার এই অনুমতি অনুমতি মনে করাও নিষেধ এটাও শুনে রাখেন কারণ নবী সাহেব বলছে লালিজু আলাল মুগিবাদ সহি হাদিস লালিজু আলাল মুগিবাদ যেসব স্বামীরা না যেসব স্ত্রীরা নারীরা নিজেদের স্বামীকে অনুপস্থিত রেখেছে মানে বাড়িতে নেই বাড়িতে না থাকা স্বামী বাড়িতে নেই এমন মহিলার বাড়িতে ঘরে তোমরা প্রবেশ করবে না নিষেধ করছে যেসব ভাইরা প্রবাসে থাকেন তাদের বাড়িতে তাদের বিবিরা আছে এক বছর দুই বছর ধরে সেই জন্য আপনি কেনাকাটা করে দেন একটু হেল্প করেন বাড়িতে ঢুকে যাবেন নিষেধ করেছেন এখানে বেশি বেতনা হবে দু চার দশ মিনিটের জন্য বাইরে গেছে আর বছর দুই বছরের জন্য গেছে তো বছর দুই বছরের জন্য বাইরে বা কয়েকদিনের জন্য গেছে এখানে বেশি ফিতনার আশঙ্কা আছে তাই না এই জন্য বিশেষ কঠোরভাবে নিষেধ করেছে ভাইয়ের ক্ষেত্রে চলবে নাকি ভাইয়ের বাড়ি ভাবি আছে অথবা ছোট ভাইয়ের বাড়ি হ্যাঁ ছোট ভাইয়ের সাথে চলবে না যাই না আল খামাল মত নবী হচ্ছে দেবর বা ভাসুর হচ্ছে মতের মতো মত কেউ চায় না হ্যাঁ অগতির গতি ঠিক তেমনি কখনো এরকম করবেন না যে আপনি ঢুকে পড়লেন বিনা অনুমতিতে বড় ছেলেরাও নেই যে আপনার কেউ সেখানে বসতে দিব বা কিছু না এরকম করবেন না আল্লাহ পাক তাহলে এই ক্ষেত্রে বিধান বাড়িতে মহিলারা আছে আর বাইরে থেকে আপনি এসছেন পর্দার আড়াল কিছু নিতে হবে পর্দার আড়াল থেকে চাকর করো আমাদের দেশে বাড়িতে ঢুকে যান না বাড়িতে ঢুকবে না পর্দার আড়াল থেকে এগিয়ে দেবে পর্দার নিচে থেকে দরজার নিচে থেকে এগিয়ে দেবে আড়ালে দাঁড়িয়ে বাইরে থেকে নিয়ে চলে যাবে চাকর নকরা যা কিছু নিতে হয় আমাদের দেশে অনেক হাজি গাজির বাড়িতে আর আলেম আলমাদের বাড়িতে যারা গৃহস্থ মানুষ জমি জায়গাওয়ালা মানুষ চাকর নকর ক্ষেত্রে পর্দাই নেই না এটা জায়জ নেই উঠে তারা স্বাধীন মানুষ সুতরাং পর্দা করা ফরজ এতে কি রয়েছে অধিক পবিত্রতা রয়েছে তোমাদের অন্তরেরও আর নারীদের অন্তরের অন্তর পাক থাকবে দেখেন কোন মহিলার সাথে কথাবার্তা যদি না বলেন একটা টেলিফোন ভুল টেলিফোন চলে এসেছিল মহিলার আওয়াজ শুনলেন সাথে সাথে কেটে দেন ওই দিক থেকে কথা বলছে তারপর আপনি কেটে দেন না অচেনা মহিলা কেটে দেন আপনি যেটা জিজ্ঞেস করছে কথা উত্তর দিয়ে যদি দেখেন যে বেশি কথা বলতে কেটে দেন বা অসৎ উদ্দেশ্য তাহলে সাথে সাথে কেটে দেন অন্তর পাক থাকবে থাকবে থাকবে না কিন্তু যদি মনে করেন যে যা কথা বলছে তো আমিও কথা বলি অসুবিধা নেই ও জিজ্ঞাসা করছে আমি উত্তর দিচ্ছি অসুবিধা নেই শয়তান কিন্তু সুযোগ দেবে অন্তর আর পাক থাকবে না না পাক পেয়ে যাবে অন্তরে ব্যাধি ধরে নেবে কোন ব্যাধি আল্লাহ দুই ব্যাধির কথা কিন্তু সুরে আহাদ উল্লেখ করেছেন এর আগে তফসিলে চলে গেছে দুটো আয়াত হ্যাঁ শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের কুপ্রবৃত্তি আপনাকে তখন পাপ কাজে প্ররোচিত করবে সাবধানে যান এজন্য মহিলাদের সাথে স্বামীর সাথে বাবির সাথে মামাতো বোন খালাতো বোন টেলিফোন করছি কথা বলছি অসুবিধা না শেতান সুযোগ অন্তর পাক থাকবে না পাক হয়ে যাবে অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে আল্লাহ পাক তারপরে বলছেন আর তোমাদের জন্য জায়জ নয় যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে কষ্ট দেবে রসুল্লাহ বাড়িতে যদি দীর্ঘক্ষণ বসে থাকেন তাহলে এতে কষ্ট পাবে রাসুল উল্লাহ বিবির সাথে যদি কথা বলেন তো কষ্ট পাবে হ্যাঁ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যান কষ্ট পাবে সবগুলি সামনে কোন মানুষের জন্য জায়েজ নাই যে রাসুল্লাহকে কষ্ট দেবে সাল্লাহ সাল্লাম ওয়ালা আন্তান কেহু আজওয়াজাহু মিম্বা দিহি আবাদা আর এটাও জায়েজ নয় যে তোমরা তার বিবিদেরকে তার পরে মানে তার তিরোধানের পর ইন্তেকালের পরে কখনো বিবাহ করার চিন্তা করবে আবাদা কখন এটাও জায়জ নয় নবী সাল্লাহ সাল্লামের বিবিগণ অম্মতের জন্য কি অম্মাহাত ও গিয়েছে হ্যাঁ তার বিবিরা মমিনদের মা সুতরাং মা যেমন হারাম তেমনই নবীর বিবিগণ চিরকালের জন্য হারাম কখনো বিবাহ করার কথা চিন্তা করবে না কোন এক সাহাবি শরীয়তের মাসলা তখন আয়াত নাজল হয়নি সুতরাং মনে মনে ছিল যে নবী সাল্লাম একদিন দুনিয়া থেকে যাবেন যদি চলেই যান তো আয়সাদি আল্লাহ তাল আনহা তো অল্প বয়সেই থেকে যাবেন হয়তো কারণ অল্প বয়সে বিবাহ হয়েছিল তা আমি বিবাহ করব হ্যাঁ, সেই ক্ষেত্রে এই আয়াত নাজিল হয়েছে এই অংশটুকু আর ওই জাইন আবাদী আল্লাহ তালার বিবাহের যে দাওয়াত খেতে এসে লোকেরা বসে থেকেছিল সেই ক্ষেত্রে পুরো আয় তার মানে সাহানজুলে এই দুটি ঘটনা বলা যেতে পারে ওয়ালা আন্তান কেউ আজওয়া জাহমিমবাদি আবাদ নবী সাল্লাহ সাল্লামের বিবিদেরকে বিবাহ করা যাবে না কেন এর কারণ যদি জিজ্ঞেস করে কি বলবেন যে নবীর বিবিরা আমাদের মা আর মাকে বিবাহ করা সবচেয়ে বড় হারাম আল্লাহ শুরু করেছেন তোমাদের মায়েদেরকে বিবাহ করা আল্লাহ পাক হারাম করেছেন মা দিয়ে শুরু করেছেন কিন্তু মারেফুল কোরআন বড়ই দুঃখী দুঃখজনক কথা যে মারেফুল কোরআন এত প্রসিদ্ধ তাসির কিন্তু আকিদাতেও ভুল বহু দুইশোর বেশি ভুল আছে উর্দু অরিজিনাল তফসির হচ্ছে উর্দু মুফতি শাকিব আর বাংলা তফসির মহিদুল খান সাহেব অনুবাদ করেছেন তাতে সুরা আহজাবের এই আয়াতের তফসির ভালো করে বলে দিন যাতে এদিক ওদিক খুঁজতে আপনাকে না এই আয়াতের তফসিরে আয়াত নম্বর তেপান্ন এই আয়াতের তফসিরে লিখছেন এই মারফুল কোরআনে যে নবী সাল্লামের বিবিরা উম্মতের জন্য এই জন্য হারাম যে নবী সাল্লাম জীবিত হায়াতে নবী সাল্লাম যেহেতু জীবিত জীবিত মানুষের বিবিকে বিবাহ করা যায় না আপনার বিবি আছে বেঁচে আছেন কেউ বিয়ে করতে পারবে হ্যাঁ অলমোহসাত মিয়ান্নেসা অলমোহসানাত মানে বিবাহিত মহিলাকে বিবাহ বিবাহ করা যায় না আর বিবাহিত তো হিন্দু ইয়াহুদি খ্রিস্টান মহিলাকে বিবাহ করা যায় তাই নবী তাহলে এখানে ফজিলত কোথায় থাকে বুঝতে পেরেছেন আমার কথা যদি এই কথা বলে যে নবী যেহেতু বেঁচে আছেন সেই জন্য নবীর নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম তাহলে এই মশলা তো নবীর সাথে খাস না এটা তো প্রত্যেক মুসলিম এমনকি প্রত্যেক মানুষ হিন্দু ইহুদি খ্রিস্টান নাস্তিক আল্লাহর দিনের শত্রু ইসলামের শত্রু মুসলিমের শত্রুও যদি হয় আর তার বিবাহ বন্ধনে তার স্ত্রী থাকে তাহলে তাকে বিবাহ করা হারাম আল্লাহ বলছেন অলমহসানা তো মিনান্নিসা পঞ্চম পাড়ার প্রথম আয়তের প্রথম শব্দ নারীদের মধ্যে যেসব নারীরা বিবাহিতা তাদেরকে বিবাহ করা হারাম তাহলে নবীর ফজিলত কোথায় দিলেন নবীর সম্মান দিলেন নবীকে নামিয়ে দিলেন হায়াতুল নবী বলে চড়াইতে চেয়েছিলেন মানহানি করে নামিয়ে দিলেন শুনে ভালো করে আর যদি বলতে নবী নবীর বিবির আমাদের মা কত বাড়িয়ে দিলেন তাই না সেই জন্য হারাম বিবাহ করা উন্মতের জন্য সেই জন্য সাহাবাহিকের বিবাহ করা হারাম ছিল কত সম্মান বাড়াইলেন নবীর সম্মান বাড়ে নবীর বিবিদের সম্মান বাড়াইলেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক্তা বলছে ইন্দাজ নিশ্চয়ই এই বিষয়টি নবীর বিবিদেরকে বিবাহ করা আল্লাহ নিকট মহাপা আজিমা মানে জাম্বান আজিমা বড়ই মহাপাপ কিন্তু দুঃসাইয়ান তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো আউতুফু হো অথবা গোপনে মনেও রাখো ফাইন আল্লাহ বিকুল্লে সাইন আলিমা জেনে রাখো যে আল্লাপাক সবকিছু সম্পর্কে জানেন তিনি জ্ঞান রাখেন সুতরাং খারাপ কথা যদি মনে থাকে ভালো কথা মনে থাকে ভালো কথা যদি তোমার মনে আসে তাহলে আল্লাহ পাক তার উপর উত্তম প্রতিদান দেবেন ভালো নিয়ত আছে করা পারলেন না করতে হয়তো চেষ্টা করেছিলেন কি পাবেন আর অসৎ নিয়ত রাখেন তাহলে আল্লাহ পাক জানছেন সুতরাং হয়তো একটা খারাপ কাজ করতে যাচ্ছিল আর করতে পারলেন না তুমি করতে পারলে সুযোগ বলি করে বলতে কাজ আল্লাহ তোমার অন্তরের কথা জানেন সুতরাং তোমার এই ক্ষেত্রে পকড়াও হবে তারপরে আল্লাহ ফকরবুল আলমিন এর সাদ করছেন আল্লাপাক যখন হেজাবের কথা বলেন পর্দা করতে হবে কোন কোন লোক থেকে এমন কি কোন পুরুষ লোক আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে সাধারণত শরীরে যতটা অংশ একজন মহিলার সামনে খোলা যেতে পারে ততটা অংশ খোলা যাবে এমন কোন পুরুষ আছে কি এটা একটা প্রশ্ন উঠছে না উঠছে না হেজাবের হোক মধ্যে পর্দা করতে হবে অপর পুরুষ যদি বাইরে থেকে কোনো কিছু নিতে চায় তাহলে পর্দার আড়াল থেকে নেবে মানে হেজাবের আয়াত শুনলেন এখন প্রশ্ন উঠল তাহলে সকল মানুষ থেকে সকল পুরুষ থেকে কি মহিলাদের পর্দা করতে হবে না এমন কিছু আপনজন আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে মাথার চুল খুলে যাবে হাত এতটা হয়তো খুলে যাওয়া যাবে এগুলো নাই হ্যাঁ, পেট পিট নাই কিন্তু আমাদের দেশের এই ব্লাউজ কিন্তু আসলে বেলেহাজ আলম আলমারা ব্লাউজের নাম দিয়েছে বেলেহাজ মানে নির্লজ্জ পোশাক যদি এটা যদি ঢাকা না থাকে পেট পিট না ঢাকা থাকে তাহলে আয়না স্কার পরে থাকবে আর আমের অংশ খোলা আছে এটা মহিলা অন্য মহিলার সামনে জায়েজ নয় আর আপন জন যারা আর নিজের ছেলে অথবা নিজের ভাই নিজের বাচ্চাদের সামনে যায় নাই বক্ষ পিট পেট ইত্যাদি সব খোলা যায় না তো আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ কিছু পুরুষ লোকের আছে তাদের সামনে মহিলারা শরীরের বেশ কিছু অংশ খুলে যেতে পারবে চেহারা খুলে যেতে পারবে লাহা আলিহিনা নারীদের জন্য কোনো গুণা নেই ফি আবা তাদের বাপ দাদার ক্ষেত্রে আবা মানে বাপ দাদা দাদার বাপ যদি বেশি থাকে তাদের ছেলেদের ক্ষেত্রে পুত্রদের ক্ষেত্রে ছেলেদের সামনে ছেলে সাবালক হলো চেহারা খুলে যাবে চুল খুলতে পারে হাত এতটুকু খুলবে হ্যাঁ পা হাঁটো নিচে পর্যন্ত কাটতে পারে খোলা <clears throat> ওয়ালা ইকুয়ানাহিনা আর তাদের ভাইদের ক্ষেত্রে ভাইদের সামনে যেতে পারে কোনো গোনা নেই ওয়ালা আবনা ইকানহেন না ভাই ভাইদের ছেলেদের ক্ষেত্রে ভ্রাতুষ্পুত্র ওয়ালা আবনা খাওয়াতেহীন না আর বোনের ছেলেদের ক্ষেত্রে ভাগে নেই তাদের তাদের সামনে যেতে কোনো গোনা নেই ওয়ালা নেশা না এবং তাদের নারীদের ক্ষেত্রে তাদের লক্ষ্য করুন আয়াতের অংশ দিয়ে তাদের নারীদের ক্ষেত্রে কোনো গুণান নেই অর্থাৎ তাদের নারীদের সামনে শরীরের কিছু অংশ খুলে যেতে পারে তাদের নারী কেন বলা হয়েছে কেন বলা হয়েছে শুধু নারী নারী বলতেন হ্যাঁ, মমিন মমিন মহিলারা মুসলিম মমিন মহিলাদের সামনে যাবে মমিন মুসলিম এবং মমিন মুসলিম যারা ইসলাম রক্ষা করে এইরকম এমন নাই যে কাফেরদের মতো চরিত্র দিনের কোনো পরোয়া নেই এইরকম বেহায়া বেপর্দা আর চরিত্রহীনা মহিলাদের সামনে নাই তাহলে মুসলিম মহিলাদের সামনে চেহারা খুলে মাথার চুল খুলে হাত এতটা খুলে হাঁটু নিচে পর্যন্ত খুলে কোন মহিলা যেতে পারবে তাহলে এর দ্বারা বোঝা যায় নেশাহিন্দা থেকে কাফের মহিলাদের সামনে ইয়াউদি খ্রিস্টান মহিলাদের সামনে চরিত্রহীন জেনাকারিনী হ্যাঁ বদ চরিত্র ওইসব মহিলাদের সামনে যাবে না যাবে না কেন যাবে না রহস্য হ্যাঁ, আছে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন এসাহিনা বলেছেন মুসলিম মুসলিম রমণীদের সামনে যা মুসলিম নারীদের সামনে যা এই জন্য বলেছেন যে যেসব মহিলার আল্লাহ প্রতি পরকালে ইমান রাখে না তারা কি করে ভয় করবে আপনার বিবিকে দেখলো আর দেখতে খুব সুন্দর লাগলো পেট পেট সুন্দর লাগলো হাতগুলি সুন্দর লাগলো চেহারা সুন্দর লাগলো অলঙ্কার দেখতে সুন্দর আরে অমুকের বিবিকে দেখলাম বেশ সুন্দর মালা পড়ে আছে আর দেখতে সুন্দর হয়ে আছে দেখলাম তার পেট পিট উঁচা হয়ে আছে বলবে না যে কিছু বলতে পারে স্বামীর কাছে গিয়ে বলতে পারে অথবা তার কোথাও অবৈধ সম্পর্ক আছে তাদের সামনে গিয়ে বলতে পারে তাহলে আপনার বিবির মানহানি করলো সেই জন্য কাফেরা মহিলাদের সামনে মুসলিম নারীরা এভাবে যাবে এটা শরীয়তের বিধান আর এই শরীয়তের বিধান যথাসাধ্য পালন করার চেষ্টা করলাম যথাসাধ্য পালন করার চেষ্টা করলাম আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তা তাহাতুম যথাসাধ্য আল্লাহকে ভয় করে তারপরে আরো কিছু বয়ান করতে পারে যদি কোন মহিলা কোন পুরুষের সামনে স্বামীর সামনে গিয়ে বয়ান করে যে অমুকের স্ত্রীকে দেখলাম অমুকের বোনকে দেখলাম দেখতে এমন এমন তার শরীর গঠনটা এমন নবী সাহেব কান না ইয়ানজোর এলেই তাহলে যেন ওই পুরুষ যে তার স্ত্রীর কাছ থেকে শুনছে সে ওই মহিলাকে সচক্ষে দেখলো এই দেখার গুণা আর এই আশঙ্কাটা অসতী মহিলা যারা বেদিন মহিলা মুসলিম পরিবারের মুসলিম সমাজের অথবা কাফের মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা প্রত্যেক কোনো সময় বলে বেড়াবে কিন্তু একজন ধার্মিক মহিলা না কখনো স্বামীর সামনে গিয়ে বলবেন যে অমুকের স্ত্রীকে এরকম দেখলাম অমুকের স্ত্রীর মধ্যে এরকম এরকম রয়েছে দোষ আছে বন্ধ আছে ভালো আছে বলবেন আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা আছে আল্লাহ ওয়ালা মা মালাকাত হুন্না এবং নারীদের জন্য এতেও গুণা নেই যে তাদের অধিকারভুক্ত দাস দাসীদের সামনে চেহারা করবে এই ক্ষেত্রে দাস দাসী উভয়ের ক্ষেত্রে কিন্তু দাস যদি হয় দাসী দাসী তো মহিলা আছে আর এমনকি কিন্তু দাসও যদি হয় যদি মহিলার দাস স্বামীর দাস নয় এই ক্ষেত্রে মনে রাখবেন সবসময় হয়তো স্বামীর গোলাম না স্বামীর গোলাম তাহলে পর্দা করতে হবে কিন্তু যে মহিলা রয়েছে ওই মহিলারই অধিকারভুক্ত গোলাম কিন্তু দাস তাহলে তার জন্য পর্দা নেই মানে চেহারা খুলতে পারবে হাতের কিছু অংশ খুলতে পারবে এটা জায়েজ করেছে আল্লাহ কাকুল আলমে স্বাধীন মানুষ নয় হাউস ড্রাইভার এরা দাস নয় হ্যাঁ বাড়ির খাদেম ক্লিনার ক্লিন করতে ডাকে আর বেহায় বেপরদা হয়ে ওই ক্লিনারদের সামনে আসে রাত এই ছেলেটা আমাদের বাড়িতে আসে বাড়িতে ঘর ক্লিন করে না জায়েজ নয় এইগুলো স্বাধীন ছিল জি স্বাধীন পুরুষ আল্লাহ পাক তারপরে সাত করেছেন ওয়াত্তাকিন আল্লাহ হে মহিলারা তোমরা হে নারীরা তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ কানা আল্লাহ করলে শাহিন শাহিদা নিশ্চয় আল্লাহ পাকরব্বরের সবকিছুই প্রত্যক্ষদর্শী শাহিদান রাকিবান শাহিদান কাছাকাছি বলবে শাহিদান আল্লাহ পাকর সবকিছুই প্রত্যক্ষ করছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما এই আয়াত হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার হুকুম সম্পর্কে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন ও মালায়িকাতাহ এবং তার ফেরেস্তারা রহমতের দোয়া করেন আলান নবী নবী সাল্লাহ সাল্লামের জন্য আমানু হে মমিনরা সুতরাং তোমরাও কি করো সাল্লু আলিহি তার উপর কার উপর রসুল উল্লাহামের সালাদ পেশ করো মানে রসুল উল্লাহামের জন্য আল্লাহ পাকে রহমত অনুগ্রহের দোয়া করো ফেরিস্তারাও দোয়া করবে কারো দোয়া করার হক রাখে হ্যাঁ রহমতের তারা মালিক না রহমতের মালিক আল্লাহ পাক রহমত নাজল করছেন রহমতের দোয়া করবেন তোমরাও রহমতের দোয়া করো নবীর জন্য ওয়াসাল্লিমু তসলিমা এবং যথাযথ সালাম পেশ করো সালাম পেশ করার মতো সালাম পেশ করো সালাম পেশ করার ফুল সালাম হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম এবং সলা দুটি হুকুম আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন এর ওপর আমল করার জন্য নবী করিম সাল্লাম তরিকাও শিখিয়েছেন নবী করিম সাল্লাম প্রথম তাসাহুদ শিখালেন প্রথম কি শিখালেন হ্যাঁ তাসাহুদ শিখালেন সাহাবিরা বলছেন সহি বোখার হাদিস রয়েছে যে আরাসুল্লাহ আরাফনা কাইফা নসাল্লিম আলী আপনার ওপর সালাম কেমন করে পেশ করব <clears throat> এটা আমরা জানতে পেরেছি মানে আত্মহাতের মাধ্যমে আত্মহাতে কি আছে আসসালাম আলাইকে আইহান নবী ও রহমতুল্লাহ বারাকাত দেখলেন আসসালাম আলাইক হে নবী আপনার উপর সালাম হোক হ্যাঁ ও রহমতুল্লাহ আল্লাহ পাক রহমত বর্ষিত আকাত আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল সালাম শিখে নেছি আরাসুল আল্লাহ ফাকাইফান ওসাল্লি আলাই তাহলে আপনার ওপর সলাদ কি করে পেশ করব আল্লাহ যে দুটো নির্দেশ দিয়েছেন এটার উপরে কি করে আমল করবো নবী নবিসাল কুলু তোমরা বলো আল্লাহ আলা মোহাম্মদ এবং এটা কোনখানে করতে হবে বেশ কিছু ক্ষেত্র রয়েছে তার মধ্যে ফরজ রুকুন ক্ষেত্র হচ্ছে দাখিলে সালাত নামাজের মধ্যে নামাজের মধ্যে বৈঠকে বসে আত্মাহাত করবেন এবং নবী সাল্লাহ দ্রুত সালাদ পেশ করবেন আল্লাহ তারপরে সাদ করেছে ইন্দিন আল্লাহ সময় অল্প না হলে দুরুদের ফজিল সালাদ সালামের যে ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেগুলিতে আমাদের বক্তব্য আছে এই বিষয়ের উপর নবিসের উপর সালাদ দরুদ ও সালাম বিস্তারিত আলোচনা আছে কোন কোন সময় দরুদ পেশ করবেন এবং দরুদ পেশ করলে পাবেন কি দুনিয়াতে আখেরাতে সব আলোচনা হতে আছে আল্লাহ বলছেন ইন্দাল্লাদিন ইউদুন আল্লাহ রাসুল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসুলকে কষ্ট দেয় ইজা মানে কষ্ট তাদের ওপর দুনিয়াতেও এবং পরকালেও অভিশাপ রয়েছে লানত রয়েছে আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত আল্লাহকে কষ্ট দেওয়া কেমন হ্যাঁ বলেন দেখি দু একটা নজির আল্লাহকে কেমন করে কষ্ট দেয় জি শির করা সবচেয়ে বড় কষ্ট দেওয়া আল্লাহকে আল্লাহর সাথে আল্লাহর দাস গোলামকে আল্লাহ সমকক্ষ করে দিয়ে দুয়া ইয়াদ ওসুল ইয়া আলী ইয়া হোসেন করে দিয়ে হ্যাঁ ইয়া খাজা বাবা বলবে তারপরে হ্যাঁ এরকম বহু শিখ যে যতগুলি শিখ রয়েছে যুগকে জামানাকে গালি দেওয়া ইউজিন ইবনে আদম আবু দাউদ হাদিস রয়েছে আবু দাউদের শেষ হাদিস এটা কিন্তু ইউজিন ইবনে আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় ইয়াসুবুদ্দ হারাম যুগ জামানাকে সময়কে গালি দেয় বৃষ্টি হলে গালি গালাজ করে হ্যাঁ কি রে বৃষ্টি চলে আসে ঝড় হ্যাঁ গরম আর বরদাস্ত হয় না কি ফালতু গরম আমি নকল করছি আর নাকলে কুফুর কুফুর না বাসা ফার্সি কথা বললাম হ্যাঁ? নাকলে কুফুর কুফুর না কুফুরি কথা কারো নকল করা এটা কুফুরি নয় আর কুফুরি কথা বলা কুফুরি সন্তুষ্ট হয়ে বলা এইরকম অনেক জাহেল মূর্খরা কুফুরি কথা বলে তাদের কথা নকল করছে বা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে <clears throat> আল্লাহকে কষ্ট দেওয়া এইরকমই বহু হতে পারে আল্লাহ পাকের নাফরমানি করা আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহ পাকের ইবাদত বন্দী না করা যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে কষ্ট দেওয়া রসুলকে কষ্ট দেওয়া সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ নবীর তরিকায় না চালা নবী সাল্লামের কথা বলে সেই হাদিস আছে বোখারি মুসলিম সেই হাদিস আছে কোনো পরোয়া নেই কিন্তু যদি কোন পীরের মুড়ি না বলে ভাই আপনার পীর তো বলেছেন তাই নাকি কোন কিতাব আছে ভাই অমুক কিতাব তা তো মানতে হবে রসুলকে কষ্ট দেয় রসুলকে কষ্ট দেওয়া শুধু অমুসলিম কষ্ট দেন এইরকম মুসলিম বহু মুসলিম আছে যারা আল্লাহ রসুল সেই হাদিসের কথা বলে আমল করবে না আর যদি বলে তরিকতের কথা নিজের তরিকার কথা তো আমল করতে একেবারে উৎসুক তাহলে এরা কষ্ট দিল আর এছাড়া কষ্ট দেয় বেদিনরা কষ্ট দেওয়া আল্লাহ রসুল সম্পর্কে সমালোচনা করা আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা কথা বলা বাড়াবাড়ি করা ব্যঙ্গচিত্র করা নবিসের ফিল্ম করা ইত্যাদি যত কিছু করেছে আল্লাহ দিনের শত্রুরা আর করছে আর করবে কেমন পর্যন্ত নবুয়তের দাবি করা শেষ নবী মোহাম্মদ সাল্লামকে না মেনে মির্জা গোল্লা মোহাম্মদ কাদিয়ানি ও নবী এটা রসুল্লাহামকে কষ্ট দেওয়া এরকম বহু কষ্ট রয়েছে এক কথাই রসুল উল্লাহামকে কষ্ট দিলে দুনিয়াতেও রেহাই নেই আর আখেরা তো রেহাই নেই লাহমুল্লাহ দুনিয়া এই জন্য দেখা গেছে যারাই রসুল উল্লাহ বেয়াদবি করেছে তার রেহাই পাইনি দুনিয়াতেই আজাব এসেছে আর আখেরাত আছে আজাব মহিনা এবং তাদের জন্য আল্লাহ পাক লাঞ্ছনা কর আজাব তৈরি করে রেখেছেন শাস্তি তৈরি করে রেখেছেন তারপরে কোন মমিন বান্দাকে কারণ মমিন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে মমিন বান্দার সম্পর্ক রাসুল্লাহামের সাথে অনুসরণের সম্পর্ক হ্যাঁ আনুগত্যের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক সুতরাং কেউ যদি মমিন পুরুষ নারীকে কষ্ট দেয় তার কথা আল্লাহ বলছেন আর যেসব লোকেরা মমিন পুরুষদেরকে অথবা মমিন নারীদেরকে কষ্ট দিয়ে থাকে বেগাইরে মাক্তাসাব বিনা কোনো অপরাধে এমন কোন অপরাধ করেন বেগাইরে এমন কিছু করেনি যে তাদের কর্মের কারণে আপনি কারণ মুসলিমকে কষ্ট দিচ্ছেন তাহলে একটা মুসলিম চুরি করেছে তাহলে চোরের হাত কাটা কষ্ট তো দিলেন কিন্তু সে অপরাধ করেছে একটা মুসলিম যে কোনো গোনা করেছে পাপ করেছে আর যেটা এইভাবে যদি লুকিয়ে রেখে দেওয়া হয় তাহলে রোগ বাড়বে তাহলে জানাতে হবে তার শাস্তি দিতে হবে হ্যাঁ কর্তৃপক্ষকে বলতে হবে যারা শাস্তি দিতে পারবে ইত্যাদি তাহলে এটা কষ্ট দেওয়া নেই কিন্তু বেগাইলে মাত্রাসা ও অপরাধ করেনি মিথ্যা অপবাদ দিলেন একটা লোক ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা মহিলা অন্যদিকে দাঁড়িয়েছিল বলছে যে এর সাথে গোপনে কথা বলছে এগুলো আমাদের দেশে হয় পাড়া গ্রামে বা যে কোনো জায়গায় কোনো পাড়া প্রতিবেশীর শত্রুতা আছে তখন এমনিতে কারো মেয়েকে বদনাম করার জন্য বা কোনো ছেলেকে বদনাম করার জন্য এসব ঘুরে নেই যদি কোন পুরুষকে অথবা নারীকে কষ্ট দেয় এমন বিষয়ে বেগাইরে মাস্তাব যে কাজ করেই এরকম অপরাধ করে বিনা কোনো অপরাধে তাহলে ফাকাত এহতামালু বহতানা বা ইসমাম মবিনা এহতামালা এহতামেল মানে বোঝা বহন করা তাহলে তারা বোঝা বহন করলো কিসের বহতানান মিথ্যা অপবাদের বা ইসমাম মবিনা সুস্পষ্ট গুনহা স্পষ্ট গুণা হচ্ছে কাবিরা গুণা তাহলে কাবিরা গুনার বোঝা বহন করলো আর মিথ্যা অপবাদের জন্য দুনিয়া আখেরাতে যে শাস্তি হয় সে শাস্তি যদি জেনা ব্যবচারের মিথ্যা অপবাদ দেয় তাহলে তার সাক্ষী না নিয়ে আসতে বললে আশি করা লাগবে দুনিয়ার শাস্তি আর আল্লাহ পাকে তো শাস্তি আছে আয়াতটিও পর্দার আয়াত আগের আয়াতটি ছিল মহিলারা বাড়ির ভিতরে আছে ঢুকবেন না পর্দা গর্দা উড়াইবেন না ঠিক না আর এই আয়াত হচ্ছে হে মহিলারা তোমরা যদি বাড়ির বাইরে বের এখন মহিলারা বাড়ির বাইরে হ্যাঁ তাহলে চেহারা খুলে আবার বেরোবে না হ্যাঁ হাত পা খুলে বেরোবেন না পিট পেট পিট খুলে বেরোবেন না আকর্ষণীয় করে বেরোবে না এই আয়াত এটাও পর্দার আয়াত আল্লাহ পাকি বলছেন শোনেন এখন আল্লাহ পাকে সাদ করছেন আয়াত নম্বর উনষাট হ্যাঁ সুরে আজাব হে নবী সাল্লাহ সাল্লাম কুল তুমি বলে দাও লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে ও বানাতিকা তোমার মেয়েদেরকে ও নিসাইল মমিন আর মমিনদের বিবিদেরকে তাহলে বোঝা গেল যে নবী সাল্লা সাল্লামের বিবিদের সাথে আর মেয়েদের সাথে এই বিষয় খাস নয় বাইরে যে কোনো মহিলা বেরোলে কি করতে হবে আল্লাহ হুকুম করছে বলে দাও তুমি কি বলে দাও ইউদনিন আলাইহিন মিন জালাবি বেহিন আদনা ইউদনি মানে হচ্ছে ঝুলিয়ে নেওয়া টেনে দেওয়া পর্দা টেনে দেওয়া যে বলা হয় লটকিয়ে দেওয়া যে ভাষাতে বলে আদনা আদনাবিদিন মানে লটকিয়ে দেওয়া ঝুলিয়ে দেওয়া টেনে দেওয়া পর্দা যেন টেনে দেয় ওপরে ছিল মাথার উপরে এখানে ছিল অপর পুরুষ সামনে এসে গেছে টেনে দেয় যারা যেন ঢাকে পুরো আলাইহিন জালাল জিলবাব আর ইউদিনের অর্থ হয়ে গেল বুঝতে পারলেন আদনা ইউদিনী মানে ঝোলানো লটকানো টেনে দেওয়া কাপড় টেনে দেওয়া আর জালাবি জিলবাবের বহু বচন জিলবাব হচ্ছে প্রশস্ত চাদর প্রশস্ত চাদর নবী করিমের সাল্লামের নাই এত চিকন পাতলা কাপড় ছিল না যে বোরখা করে আবার মেকআপ দিয়ে উপরে লটকে ঢাকবে এই ব্যবস্থা ছিল না বড় বড় চাদর ছিল আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মহিলাদেরকে বড় বড় লম্বা চড়া চাদরে গোটা শরীর দেখে নিত আর এইভাবে তারা রাস্তায় চলত দেখেছেন কেউ মুরব্বীরা আছে কেউ হ্যাঁ মশালা দেখেছেন এখনো ঢাকে কে ঢাকে দাদি ঢাকে পঞ্চাশ বছর এর উপরে হয়ে গেছে ওরা ঢাকে আর যুবতী মেয়ে তার সাথে আছে খোলা কারণ ওর জন্য কাস্টমার তো ডাকতে হবে এই হলো অবস্থা পর্দা সুহান যার দিকে অপর পুরুষের আকর্ষণ হবে না সে পর্দা করছে দাদি পর্দা করেছে মা পর্দা করেছে আর মেয়ে যুবতী আঠারো বছর বাইশ বছর এক রূপ লাবণ্যে ভরা খোলা টাইট পোশাক পর্দা মহিলা পর্দা করেছে তার মানে পর্দা নাসীন বাড়ি কেমন পর্দা নাসীন বাড়ি এই যুবতীদের পর্দা নেই অথচ দশ বছর বারো বছর যখনই হয়েছে সাবালিকা হইতে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন তো আল্লাহ পাক এরশাদ করেছেন ইউদিনই না তারা যেন টেনে দেই আলাইহীন না নিজেদের ওপর মিন জালাবি বেহীন না তাদের চাদরের কিছু অংশ চাদরের পুরো অংশ টানবে না চাদরের এতটা অংশ টানবে যাতে মুখমণ্ডল চেহারা ঢেকে যায় এতে ফায়দা কি হবে সুহান আল্লাহ ফায়দার কথা বাস্তব ফায়দা আল্লাহ উল্লেখ করেছেন উপকারিতা পর্দার উপকারিতা কি আল্লাহ উল্লেখ করেছেন জালেক আদনা এটা নিকটবর্তী এই বিষয়ের আইয়ু রাফনা যে এই পর্দানাসীন মহিলাদেরকে ভদ্র মহিলাদেরকে চেনা সম্ভব হবে যে এরা পর্দাওয়ালা ঘরের মহিলা আছে ফালাইউজাইনা সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না বাজে লোকদের পক্ষ থেকে ফালাইউজাইন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না কষ্ট দেওয়া হবে না আমি নিজের চোখে দেখেছি পর্দান আসেন বোরখা পরা মহিলা আসছে আরে দেখে চেনা যায় না চেহারা মুসলিম না হিন্দু না ইয়াহুদি না নাসার কিচ্ছু চেনা যায় না বাসে চট করে উঠে সিঁড়ি দিয়ে এরকম একাধিক ঘটনা আমার সামনে ঘটেছে একটা বোরখাওয়ালা মহিলা ঢুকতেই বাসে আল্লাহর বান্দা এই পঁচিশ ত্রিশটা পঞ্চাশটা সিটের মধ্যে দেখা যাচ্ছে যে সিট ছেড়ে সিট দিয়ে দিল বুঝছেন না আর তার কাছে তো যাওয়াই দূরের কথা মুসলিম অমুসলিম কেউ যাবে না দূরেই থাকবে না রে বোরখা পরে আছে দূরেই থাকবে আর যেসব মহিলা বিনা বোরখাতে চলাফেরা করে বাসে ট্রেনে তাদেরকে আমাদের অঞ্চলে খালাসি বলে বুঝেন কি বুঝেন না ড্রাইভারের খালাসি থাকে খালাসি উঠাচ্ছে উঠো উঠো উঠো ওটা ওঠো উঠো পিঠে হাত দিয়ে ওঠে উঠো ওঠো ওঠো উঠো নিজের চোখে দেখা যাবে উত্ত্যক্ত করা হবে পর্দা না করো তাহলে আর যদি পর্দা করো তো উত্ত্যক্ত করা হবে না ওখান আল্লাহ গফুর রাহিম আল্লাহ ফকরবুল আলমী অতি মার্জনাকারী আর বড় দয়াবান রাহিমা এই যে চাদর লটকাতে হবে কতটা লটকাতে হবে একদল যারা বলছে চেহারা পর্দার আওতাভুক্ত নাই চেহারা ঢাকলে ভালো না ঢাকলে এমন কোন দলিল নেই এইরকম বেশ কিছু বক্তারা বলছে আর বেশ কিছু আলেমরাও বলছে তারা ভুল করেছে শুনে দেখা তারা ভুল করেছে কোরআনের তাসির হয় নবী করিম সাল্লাম থেকে প্রথম নিতে হবে নবী সাল্লাম থেকে যদি না পান তাহলে তার সাহাবাই কেরাম থেকে নিতে হবে ঠিক কিনা তারপরে তখন আলেমদের কাছ থেকে নেবেন তারপরে বক্তার কথা নেবেন কিন্তু বক্তার কথা এক নম্বরে আলেমের কথা এক নম্বরে আর সাহাবেক আবদুল্লাহ বিন আব্বাস কি বললেন অমুক সাহাবি কি বললেন তাবাই কি বললেন পিছনে ছেড়ে দিলেন এটা চলবে কারণ যেই জামানে কোরআনে করিম নাজেল হয়েছে ইউদিন আলহিন জালাবিবিহীন তারা বেশি বুঝতেন আমাদের চাইতে আমাদের আজকালকার আল্লামাদের চাইতে মহাদেশদের চাইতে বেশি বুঝতেন সুতরাং চেহারা ঢাকতে হবে চেহারা ঢাকা ফরজ মুস্তাহাব নয় যদিও বড় শ্রদ্ধা শ্রদ্ধাভাজন মহাদেশও বলেছেন কিন্তু এই ফতুয়ায় তিনি ভুল করেছেন অর্থাৎ আল্লাহ নাসুদ আলবানী রহমতুল্লাহ ফতুয়া হচ্ছে যে চেহারা ঢাকা মুস্তাহাব হ্যাঁ অজীব নয় কিন্তু যদি কেউ আল্লাহ নাসুদ আলবানীকে পেশ করে তো আল্লাহ নাসুদ আলবানীর মতো আমার শেখ আব্দুল ইসবির বাজ আছেন আল্লাহ ইবন ওসাইমিন আছেন তা আলেম পেশ করে পারবেন না আলেমদের যখন ইখতলাফ হবে আল্লাহ বলছেন কোথায় যাও ফরদ্দোহের ফিরে যাও সেই যুগে আয়াত কিভাবে বুঝেছে এবং এই আয়াতের উপর মহিলারা সেই যুগে যারা আমাদের উন্মতের জন্য আদর্শ মহিলাদের জন্য আদর্শ বিবিদের জন্য আদর্শ তারা কিভাবে আমল করেছে তাহলে একটু শোনাই আল্লাপাক যে বলছেন যে চাদর টেনে দিলেও এর অর্থটা কি কিভাবে তারা এটা উপরে আমল করেছে জিলবা বড় চাদর এটা বলেছে তাই না আলী আবি তালহা আলী আবি তালহা প্রখ্যাত তাবেই তার ওস্তাদ ছিলেন আবদুল্লাহ বিন আব্বাস সাহাবি সবচেয়ে বড় মুফাসের সাহাবাই মধ্যে সবচেয়ে বড় তার তার সাহাবি বলছেন আমার আল্লাহ আল মোমেনিন আল্লাহ পাক মমিনদের বিবিদেরকে নারীদেরকে নির্দেশ দান করেছেন এদা খারাজনামিন বয়ুতেহীন না যখন তারা নিজের বাড়ি থেকে বেরোবে ফি হাজাতিন প্রয়োজনে তাহলে বুঝা হলো বিনা প্রয়োজনে বের হবে মহিলাদের কাজ কলকারখানা নয় আর বাইরে দৌড় দেওয়া ছোটাছুটি করা দিনে দশ বার করে শুধু যাওয়া আসে এটা নয় যদি কোনো প্রয়োজনে বের হয় তাহলে আইয়োগা তিন অজুহাবুন্না মিন ফৌকে রৌসহীন না তাহলে তারা তাদের মুখমন্ডল ফেস অজু চেহারাগুলিকে ঢেকে নেবে মিন ফাউকে রৌসাইনা তাদের মাথা গুলির ওপর থেকে বিল জালাবি লম্বা চাদর টেনে বিল জালাবি কেমন করে দেখবে তাহলে সেই যুগে তো মোটা কাপড় ছিল তারও সমাধান আছে ওয়ুবদিন আইনান ওয়াহিদাতান একটা চোখ খোলা রাখবে প্রকাশ করবে একটা চোখ এইভাবে অথবা এইভাবে যেভাবে ওখানে কেন এটা কার তো তফসির কার তো তফসির আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহমার তফসির সুতরাং এটাকে হালকা করে দিবেন না যে জাকির নাইক সাহেব এরকম বলেছেন বক্তা বলতে অনেক বক্তা এরকম করতে পারে কিন্তু অনেকে আজকাল প্রভাবিত এইরকম অনেক বক্তা থেকে তা ভাই তারও ভুল হইতে পারে হ্যাঁ আমার ভুল হইতে পারে তো যাকে নাইক সাহেব ভুল হইতে পারে না হ্যাঁ আমারও ভুল হইতে পারে আমার কথা আমি যুক্তি দিয়ে বলছি আপনাকে যদি সহি লাগে তো নেবেন না আপনি না নেবেন না অনিচ্ছাকৃত ভুল হইতে পারে ইচ্ছাকৃত ভুল হইতে পারে আমার দ্বারা ওয়াকালা মোহাম্মদ বিন সিরিন দ্বিতীয় বক্তব্য শুনেন মোহাম্মদ বিন সিরিন কে তাবি তিনি বলছেন সাউতু আবিদাতা সালমানি আবিদা সালমানি তিনি আরেকজন তাবি বড় তাবি মোহাম্মদ বিন সিরিন মধ্যম মানে যুগের তাবি বড় তাবি মানে তার মর্যাদার দিক থেকে কিন্তু জামানার দিক থেকে তার ওস্তাদ তাবেই ছিলেন আবিদ সালমানি তাকে জিজ্ঞেস করলাম আনকাউল্লাহ আজাল আল্লাহ পাকের এই বাণী সম্পর্কে আলহিন না মিন না তারা টেনে দেবে নিজেদের ওপর বড় চাদর এর মানে কি তখন তার চেহারাটাকে আবিদ সালমানি প্রখ্যাত তাবি এবং ফকির ছিলেন মহাদিস ছিলেন তাবিদের মধ্যে তো তিনি ঢেকে দিলেন চেহারাকে ওয়ারাস আর মাথাকে ঢেকে দিলেন ও আব আবরাজা আইনাহুল ইউসরা বাম চোখটাকে খুলে রাখলেন শুধু বাম চোখটা খোলা কাফের দেখবেও মহিলা রাস্তার কিনারা কিনা হাঁটবে মেন রাস্তা তো সদর রাস্তাতে একবারে মধ্যখান দিয়ে নাই আর পুরুষরা এই দিক থেকে ওই দিক থেকে বেচারা যাবে কোন দিকে যে ভালো মানুষ হয় তাহলে আজকালকার যে অবস্থা তাই না না এরকম না এক সাইডে মহিলারা আলাইকুন্না বিহাফাতিত্ব রকনা বিশাল বলেছেন হে মহিলারা তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে ওই দিক থেকে না দুটো দুটো শুনলেন তো একটা সাহাবির বক্তব্য আর একটা হচ্ছে তাবির বক্তব্য তারপরে একজন পরিষ্কার মানুষ কি করে নিজের জন্য এটা মানে রুচিকর মনে করতে পারে বরদাস্ত করতে পারে যে আমার বিবিকে অন্য পুরুষরা দেখবে একজন হ্যাঁ, মোত্তাকি পরিষ্কার কি করে এটা বরদাস্ত করতে পারে দেখলে একটা মনে মন্তব্য হবে মুখে মন্তব্য না করে মনে মন্তব্য হবে যে অমুকের বিবি দেখতে খুব সুন্দর আর যদি দেখতে সুন্দর অমুকের বিবি তো কালো অমুকের বিবি তারে বেটে অমুকের বিবি তো মোটা সোটা কত কি মন্তব্য হবে তাই না পছন্দ করে একজন পরেশের মানুষ চেহারা দেখলে কিছু না কিছু মনে একটা জাগবে ওটাই না আপনার তাকুয়ার খেলাফ এটা ধরে নিলাম যে যারা দলিল পেশ করেছে পেশ করেছে কিন্তু আপনার একজন তাকুয়াওয়ালা মানুষ হিসাবে আপনার কি রুচি আর প্রথম আকর্ষণ মানুষের হচ্ছে চেহারা দিকে তাই না অলঙ্কারের দিকে আকর্ষণ না হাতের দিকে আকর্ষণ না শাড়ির দিকে আকর্ষণ না আকর্ষণ আসুন আল্লাহ তারপরে বলছেন লাইনামিয়ানতাহিল মোনাফিকুমার মোনাফিকরা বদমাইশি করতে থাকতো নাই আল্লাহ পাক ধমক দিচ্ছেন মোনাফিকদেরকে লাইনলামিয়ানতাহিল মোনাফিক যদি মোনাফিকরা বিরত না হয় আর যাদের অন্তরে ব্যাধি আছে সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি বদমাইশি হ্যাঁ মেয়ে সুযোগ পেলে মেয়ের সাথে কথা বলবো সুযোগ সুযোগ পেলে কোনো মেয়ের সাথে প্রেম করব। এইরকম যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই লোকেরা অলমুর যে কোন আফিল মদিনা আর মদিনা শহরে যেসব গুজব হ্যাঁ রটা লোকেরা রয়েছে যারা গুজব রটনাকারী গুজব রটিয়ে থাকে আর জাফা ইউরজফ মানে হচ্ছে গুজব রটানেওয়ালা তো যারা গুজব রটিয়ে থাকে মদিনায় তারা যদি বিরত না হয় এটা কথা শুনলেই তিলকে তাল করে রটিয়ে দিলেন একটু সুযোগ পেলে একটা এমনি ঘটনা আবিষ্কার করে দিলেন এটা হচ্ছে গুজব রটনওয়ালা একটু শুনলে একটু দেখলো যে না এই লোকটা ওখান দিয়ে গেল আর একটা লোক এদিকে আসলো দুজনে সামনাসামনি হইলো কিন্তু সালাম বললো না ওখান থেকে ও একটা রেজাল্ট বের করলে যে দুজনে মিললে আর গুজব রটাইতে শুরু করলো এই হয় মুরজেফুল একটা উদাহরণ দিলাম এরকম বহু উদাহরণ হতে পারে হতে পারে নাকি রাত দিন যেখানে ডিউটি করছেন অথবা আসছেন এখানে যতবার যাবেন দেখা হবে সালাম দাও ভালো বুঝতে হবে কিন্তু দিলেন না আর একজন দেখছে ভালো করে আর দেখে বলে যায় রে দুই দুইজনে তো মিল নাই তাহলে আরে দুই সাইকে আর দুইজনে তো মিল নাই এরা আছে মরছে ফোন গুজব রটনাকারী লানু করে ইয়েন না দেখে আল্লাহ বলছেন যদি এইরকম হয় মোনাফিকের কথা বললেন তাদের অন্তরে ব্যাধি আছে আর তারা গুজব রটিয়ে বেড়ায় এরা যদি বিরত না হয় তাদের এই অপরাধ থেকে হে নবী তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব আগারায়ুগুলি মানে উত্তেজিত করে দেওয়া তারপরে তারা তোমার প্রতিবেশী হিসাবে মদিনায় থাকতে পারবে না ইল্লা কালিয়া তবে অল্প দিন অল্প দিনের মধ্যেই মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করে দেবে আল্লাহ হুকুম দেবেন আর মোনাফিকে তাড়াও যাদের অন্তর ব্যাধি আছে বদমাইশ যত আছে মদিনা থেকে ভাড়া হয়ে যত গুজব রটনাকারীরা আছে এদেরকে তারা ওইখান থেকে আউট করে আল্লাহ ধমক দিয়েছেন তাহলে সুতরাং এই রকমের অপরাধ কেউ যেন না করে আল্লাহ পাক আমাদের হেফাজত করে আল্লাহ পাক বলছেন মাল ও নিম এরা অভিশপ্ত তারা এইসব বদ অভ্যাস যাদের রয়েছে এরা হচ্ছে অভিশপ্ত আইনামা সকিফু যেখানে তারা থাক না কেন ওখিজু ওদেরকে পকড়াও কর ধরো ধরা হবে কুত্তিলু তাক্তিলা এবং তাদেরকে ভালো করে হত্যা করা হবে কুত্তিলু তখতিলা মানে টুকরো টুকরো করে কাটা হবে এটা হচ্ছে তার শাব্দিক অর্থ কার মোনাফিকদের কথা আল্লাহ বলেছেন বিশেষ করে যারা কুফুরি করে ইসলাম থেকে বেরিয়ে গেছে বা অন্তরের মোনাফিক কিছু মুসলিমদের মধ্যে এরকম বদ চরিত্র আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এটা বলেননি তবে তারাও ওই পাপীদেরই অনুসারী যদি এই পাপগুলিতে অংশ নেই আর কে আছে এখানে ক্ষেত্রে সিদ্ধান্ত যারা পাপি যাদের অন্তরে ব্যাধি তাদের ক্ষেত্রে আল্লাহ যে সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত প্রাচীন যুগের ছিল এমন না যে এই যুগে শুধু সোননাথ আল্লাহ আল্লাহ নীতিমালা ওই সব লোকদের মাঝে যারা এর পূর্বে অতিবাহিত হয়ে গেছে চলে গেছে আর তুমি হে নবী আল্লাহ পাকের নীতিমালায় কোন রকমের রদ বদল ফের পাবে না লোকেরা হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে এখানে কিয়ামতের প্রসঙ্গ চলে আসলো হেজা পর্দা মাসলা মাসাইল অনেক কিছুই শুনলেন আর সুরায় আহজা মাশাল্লাহ মাসলা মাসাইল বিধি বিধানে ভরা এখন কিয়ামত সম্পর্কে লোকেরা এসে জিজ্ঞেস করতো না বিশ্বাস লাগে মুসলিমরা জানার জন্য জিজ্ঞেস করতো মোনাফে কাফেররা জিজ্ঞেস করতো যে দেখি নবী তো বলতে পারবে নবী আবার বলবে না কেন কেমন নবী হলে বলতে পারবে না বদনিয়ত নিয়ে জিজ্ঞেস করতো ইয়াস আলোকান সো আনিসা লোকেরা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে আখেরাত কিয়ামত বিচার দিবস কখন হবে কুল হে নবী বলে দাও ইন্নামা ইল মোহা ইন্দাল্লাহ নিশ্চয় এর চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে আল্লাহ পাকের নিকটে রয়েছে অমায়ুদ্রিকা তবে এতটা জানিয়ে দিচ্ছি অমায়ুদ্রিকা আল্লাহ সাহাতা কোন কারিবা হে নবী তোমাকে জানাবে কোন বস্তু বা কিভাবে তুমি জানবে হতে পারে আল্লাহ মানে হতে পারে সম্ভবত হতে পারে যে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী তা কোন কারিবা এই একটি আয়াত আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে নাজল করেছেন সুরে আজাদ রয়েছে আর একটি আয়াত রয়েছে সুরে আরাফে হাফিজ সাহেবের বলতে পারেন হ্যাঁ? আল্লাহ তারপরে আল্লাহ কাফেরদের সম্পর্কে তার ঘোষণা শোনাচ্ছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কাফেরদের উপর অভিসম্পদ করেছেন আর তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করেছেন ওয়া আদাল সাইয়্যিলা সেখানে তারা চিরকাল বসবাস করবে তারা সেই জাহান্নামে তাদের না কোনো বন্ধু পাবে যে বন্ধু সাহায্য সহযোগিতা করবে আজাব হালকা করার জন্য অথবা জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য ওয়ালা নাসিরা না কোনো সাহায্যকারী পাবে বন্ধুও পাবে না সাহায্যকারী পাবে তার অনেক সময় হয়তো বন্ধু নেই কিন্তু সাহায্যকারী লোক পেয়ে গেলেন আপনি অচেনা জায়গায় এসছেন বিদেশে এসছেন কোন বন্ধু বান্ধব পরিচিত লোক না আত্মীয় স্বজন নেই কিন্তু ভালো মানুষ পেয়ে গেলেন উপকার পেলেন তাদের মাধ্যমে এটা হইতে পারে কিন্তু জাহান নামে জাহান নামে গিয়ে না সেখানে কোনো দোষ বন্ধু আছে আত্মীয় স্বজন উপকার করার জন্য আর না কেউ সাহায্যকারী আছে ওই দিনকে স্মরণ করো যেই দিন জাহান নামে তাদেরকে উপুড় করে ফেলা হবে কাল্লাবায়ু কাল্লা মানে উল্টিয়ে উল্টানো পাল্টানো আর মানে উল্টিয়ে ফেলে রাখা তার মানে উপুর করে মুখের ভরে যেই দিন তাদেরকে মুখের ভরে জাহান নামে ফেলে রাখা উপুর করে না তখন ওই বেদিনরা পাপিষ্টরা জাহান নামীরা বলবে যদি আল্লাহর কথা মানতাম আল্লাহর আনুগত্য করতাম আর রসুলের আনুগত্য করতাম এই আলিফটা হচ্ছে জায়দা ওই যে আতাহানার রাসুল্লাহতে আলিফ আছে না এই জন্য আলিফের উপরে একটা গোল করা আছে যে আলিটা পড়া যাবে না ও আতাহানার রাসুল আছে হ্যাঁ ও আতাহানার রাসুল কিন্তু রসুল পড়বেন না এটাকে যেহেতু আলিফ আছে রাসমে ওসমানী ওসমানী ওসমান রাজি আল্লাহ তালানো যে কপি করেছিলেন সেই খাপ সেই লিখনিতে সুতরাং সেটা আলিফ দিয়ে লিখতে হবে আর রাসুল্লাহ বলে রাসুল্লাহ বলে অফ করতে হবে আলিফ টান দিতে হবে যদি আলিফটা না থাকতো তাহলে ও আতানার রাসুল যজন দিয়ে অফ করতেন হাই যদি আল্লাহকে মানতাম আর রসুলকে মানতাম আল্লাহর আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম তখন আক্ষেপ করবে কিন্তু কর্মজগৎ আর আছে চলবে সংশোধনের সময় আছে আর ফিরে আসা যাবে না ওটা হচ্ছে বদলার জগৎ কর্মজগতে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছো দুনিয়াতে আল্লাহ সময় দিয়েছেন কালু আরো বলবে রব্বানা হে পরওয়ার হে প্রতিপালক আমাদের ইন্না আতানা সাদাতানা নিশ্চয় আমরা মেনেছিলাম আনুগত্য করেছিলাম সাদাতানা সৈয়দের বহুবচন আমাদের নেতাদের সাদা মানে আমাদের নেতাদের যারা নেতা এদেরকে বোঝানো হয়েছে অকোবারা আনা আমাদের বড়দের মুরব্বীদের বড়দের থেকে অলামা বোঝানো হয়েছে ওলামায় সু শিখবেদাতের তালিম দিয়ে থাকে এইসব অলামারা অথবা বুদ্ধিজীবী এদেরকে বোঝানো হয়েছে কোবার আনাতে কারণ ওরাও সমাজের বড় হ্যাঁ বুদ্ধিজীবী তারা নাম হচ্ছে বুদ্ধিজীবী হ্যাঁ তো এরাই পথভ্রষ্ট করা হয় বেদিন বুদ্ধিজীবীরা আজকালকার মুসলিমদেরকে পথভ্রষ্ট করছে আর না হলে বিদাতি কবর মাজার পূজারি আর এই সুফিয়াবাদ সুফিবাদ প্রতিষ্ঠাকারী বিদাতি মৌলবি মোল্লারা গুমরা করছে তাদেরকে বোঝানো হয়েছে কোবারা দিয়ে কবিরের বহু বচন আর সাদা দিয়ে বোঝানো হয়েছে যে কোনো নেতা সে আপনার যে কোনো ধরনের মালিক রাজনৈতিক নেতা হোক আর সমাজের নেতা হোক আর আপনার বংশের নেতা হোক কিন্তু আপনাকে পথভ্রষ্ট করেছে মস্তানদের নেতা হোক গ্যাং অনেকগুলি আছে ধরুন তারা চুরি ডাকাতি ইত্যাদি তারপরে ওই আপনার চাঁদাবাজি করে এরকম নেতার কথা মেনেছে যার ফলে যার নামে গেছে মানুষের হক নষ্ট করেছে জমি বেমানি করেছে টাকা পয়সা আদায় করেছে চাঁদাবাজি করেছে সবগুলি এতে সামিল বিদাতপন্থী যারা তারাও এতে সামিল এইরকম বলবে আর যতগুলি পাপিষ্ট তাদেরকে অন্যরা পথভ্রষ্ট করেছে সকলে এইরকম বলবে ইন্না আতানা সাদাতানা ও কুবারা আনা হে আল্লাহ আমরা আনুগত্য করেছিলাম মেনেছিলাম আমাদের নেতাদেরকে আর আমাদের বড়দেরকে মানে আমাদের বুদ্ধিজীবী আর আলেমদেরকে ফাদাল্লুনা সাবিরা তখন তারা আমাদেরকে আসল রাস্তা থেকে ইসলামের রাস্তা থেকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে গুমরা করেছে গুমরা করেছে ওরাই রব্বানা মিনাল আজাব সুতরাং হে আমাদের রব তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও আজাব দাও আমাদেরকে যা দিবে শাস্তি তা বা দিচ্ছ তার দ্বিগুণ শাস্তি নেতাদেরকে দাও পলিটিক্যাল নেতাদেরকে দাও সমাজের এইসব বেইমান নেতাদেরকে দাও যা সমাজ সামাজিক জালেমানা বিচার করেছে এই বিদাতি মোল্লা মৌলবীদেরকে তারা যারা শিখ বিদাত করিয়ে ছাড়ি এটাই বলেছে ধর্ম সেজদায় তাজিমি কবর মাজারের জন্য করা যাবে আর সেজদায় এবাদত আল্লাহর জন্য নবী আলিমুল গাইব হাজির নাজির নবী হায়াতুল নবী সুতরাং নবীর কাছে গিয়েছি চাইছে আমি তো জানি যে মোল্লা আমাকে শিখিয়েছিল যে নবী তো বেঁচে আছেন সুতরাং নবীর দরবারে গিয়ে হাজিরা দিয়ে চেয়েছি জি হ্যাঁ আমাদেরকে পথভ্রষ্ট করেছে দ্বিগুণ আযাব দাও এদেরকে আর এদের উপর অভিশাপ করো মহা অভিশাপ ওয়াল আনহুম লানত করো লানান কাবীরা মহা অভিশাপ তারপর আল্লাহ অন্য প্রসঙ্গ উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামকে ইয়াহুদিরা বনি ইসরায়েলরা কষ্ট দিয়েছিল ইহুদিদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরায়েল বনি ইসরায়েল কষ্ট দিয়েছিল মুসলিমদেরকে মমিনদেরকে ইমানদারদেরকে সতর্ক করা হয়েছে যে খবরদার সাবধান তোমরা মশাকে যারা কষ্ট দিয়েছিল ইহুদিরা তাদের চরিত্র গ্রহণ করিও না তাদের মতো হইও না এর অর্থ কি হতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করবো এখন তর্জমাটা আগে করি ইয়াহ্লাদিন আমানু হে মমিন সকল্লা তা কোন কাল্লাদিন আগা মুসা তোমরা ওদের মতো হেও না যারা কষ্ট দিয়েছিল মুসা আলি ইসাল্লামকে ফাবাররা আহুল্লাহ তখন আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে দোষমুক্ত ঘোষণা করেছিল দোষমুক্ত প্রমাণ করে দিয়েছিল ফাবাররা বার্রাই বর্রেও মানে হচ্ছে দোষমুক্ত করে দাও বেরিয়ে করে দাও দোষমুক্ত করে দিয়েছিলেন মিম্মা কালু সব কথা থেকে যা তারা বলেছিল বলে কষ্ট দিয়েছিল ওয়াকান আইন্দাল্লাহ জিহা এবং মুসা আলি সাল্লাম আল্লাহর নিকট বড়ই সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন বড়ই মর্যাদা সম্পন্ন নবী ছিলেন ওয়াকান আইন্দাল্লাহ ওয়াজিহা আল্লাহ কথা বলেছেন মুসা আলি সালামের সাথে কত সম্মানিত ছিলেন তফসিল কার্বন লিখেছে আল্লাহ পাক আলমের কাছে তিনি ওজিহ মানে সম্মানিত ছিলেন জি মোস্তাজাবু দাওয়া ছিলেন যা দোয়া করতে দোয়া কবুল হইত তাই মুসা আলী সালাম যখন প্রথম তাকে বলা হলো যে যাও প্রথম বলা হলে একাই যাওয়ার কথা বলা হয়েছিল যাও ফেরাউনের কাছে ফেরাউনকে গিয়ে হেদায়ত করো তখন মুসা সালাম দেখলেন যে একাই তো আমার সাহস হয়নি কি করেছিলেন তখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ হারুন আখি ওয়াসুদ বেরি আজরি ও আসলে খুফি আমরি আমার পরিবার থেকে একটা আমাকে ওজির দাও মানে আমার সহযোগিতা ওজির মানে সহযোগিতা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহযোগিতা করে ওজির মন্ত্রী এই জন্য ওজির মন্ত্রীকে ওজির বলা হয় আমার পরিবার থেকে মানে আমার বংশের একজনকে নবী বানাও সেটা কি হারন আখি যে আমার ভাই হারন ওর ওকে উদ্দেশ্য করছে আল্লাহ ওকেও নবী বানিয়ে দাও তাহলে আল্লাহ পাক মুসা আলি সাল্লামের দোয়া কবুল করেই তো হারুন আলী সাল্লামকে নবী বানিয়েছেন কবুল করলেন না করলেন না কত মর্যাদা সম্পন্ন ছিলেন আল্লাহ পাকের কাছে মুসা সালাম যে দুয়া শুনিলেন চলো তোমার ভাই ভাইকেও নবী বানিয়ে দিলাম আমার হাতকে মজবুত করো হ্যাঁ, আমাকে শক্তিশালী করো খুফি আমরি আর আমার কাজে তাকে শরিক করো মানে তাকেও নবী করে এমনি আমার সাথে গেলে হবে না আল্লাহ আমার কাজে শরিক করো মানে ওকেও নবী বানাও ওয়াশে খুফি আমরি মুসা আলী সালামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হইও না আপনাকে বলা হয়েছে যে তোমরা ওদের মতো হইও না যারা মুসা আলি সাল্লামকে কষ্ট দিয়েছিল তাহলে আপনি কেমন হবেন মুসা আলি সাল্লামের ওপর অপবাদ দিয়েছিল হ্যাঁ সুতরাং তোমরা কি করিও না তোমরা কারো উপর অপবাদ দিও না ঠিক না বিশেষ করে নবী করিম সাল্লাহাম তারপরে সবাই যে কোনো মানুষের উপর অপবাদ দেওয়া এমনকি অমুসলিমও যদি ধার্মিক অপবাদ বাড়িয়ে বলে তো রাখো না কোন অমুসলিম আল্লাহর দুশ্মন হইলেও কাফের শির করছে পুকুরি করছে নাস্তিক আল্লাহ বলছে নেই তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হারাম হয়ে যায় পারলে শরীর সম্মত তার পানিশমেন্ট হবে কিন্তু তাই বলে তারপর মিথ্যা অপবাদ দেবেন এটা ইসলাম জায়জ করছে না এটা হচ্ছে ইসলাম যে নাই নাকি ইসলামে রয়েছে ইনসাফ রয়েছে এটা একটা অর্থ হইল তাই না আর একটা অর্থ হচ্ছে ব্যাপক আর একটা অর্থ হচ্ছে যে মুসা আলী সালামের সাথে মুসা আলী সালামকে যারা কষ্ট দিয়েছে তারা কারা মানে ইসরায়েল ইয়াহুদি ইয়াহুদিদের চরিত্র তোমরা গ্রহণ করিও না এটা হচ্ছে ব্যাপক অর্থ প্রত্যেক মুসলিমকে আল্লাহ সম্বোধন করছেন আয়াত দিয়ে তোমরা ইয়াহুদিদের বদ চরিত্র নিও না কারণ ইয়াহুদিদের বদ চরিত্রের বড় লম্বা ফর্দি আছে লিস্ট আছে কোরআন আল্লাহ বহু তাদের অপরাধ উল্লেখ করেছেন তার মধ্যে একটা আম্বিয়া তারা নবীদের খুন করেছে সুতরাং তোমরা নবীর জামানা নাই কখনো ভালো মন্দ কোনো মানুষকে খুন করে খুনি হবে না তোমরা জি তারপর তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদ করেছে ইহুদি জাতি সুদ খেয়ে না মুসলিম জি হ্যাঁ কুফুরি করা হ্যাঁ অপবাদ দেওয়া কলেহিন হ্যাঁ হ্যাঁ তাদের কথা বলে ঈসা আলি সালামকে কি বলেছিল যে ঈসা আলি সালাম খুন করেছি তারপরে ঈসা আলি সালাম যারও সন্তান তোমাদের চরিত্র এরকম না হয় এছাড়া সমস্ত অশ্লীল কাজ এছাড়া আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে শোনেন এখন আপনাদের বলা হলো তো বলতে দিল টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ করতে হবে সেটা হচ্ছে যে ইয়াহুদিরা তাদের ধর্মকে বিকৃত করেছে মানে ইসরায়েলরা বা ইহুদিরা তওরাতকে বিকৃত করেছে শব্দ বিকৃত অর্থ বিকৃত সব বিকৃত করে তার ধর্মই পাল্টে গেছে ওজের কাল্লার পুত্র বলেছে তোমরা তাদের অনুকরণ করে তোমাদের ধর্মের অপব্যাখ্যা করিও না কোরআন হাদিসের অপব্যাখ্যা করিও না শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারবে না আল্লাহ পাকের নিশ্চয়তা দান করেছেন হেফাজত করার ঘোষণা করেছেন কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়ে নবী আলমুল মারা যান নাজের হায়াতুল নবী নবী মারা যাননি অথচ আল্লাহ করা বলছে ইন্নাকা তুমি তো মৃত হ্যাঁ নবী বলছে ইন্না মানা বাসার মিসলুক আমি তো তোমাদের মতো মানুষ আর এই বিরাটপন্থীর ইহুদিদের অনুসারীরা কি বলছে হ্যাঁ নবী নূরের তৈরি নবী নুরুল্লাহ ওরা বলেছিল ওজার ইবনুল্লাহ ওজার আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলেছিল যে ঈসা ইবনুল্লাহ আল্লাহর পুত্র আর বিদাতপন্থীরা বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরুল্লাহ আল্লাহর পুত্র হলে যেমন একটা অংশ হয় তেমনি আল্লাহর নূর হলেও আল্লাহর একটা অংশ তাহলে যেই ব্যক্তি আল্লাহর অংশ সাব্যস্ত করলো সে শিরিক করলো না তো এটা সিরকি আকিদা আল্লাহর পুত্র বলা যেমন কুপুরি সিরকি কি অথবা ঈসা আলী সালামকে ঠিক তেমনি আল্লাহর নূর বলা আর যে জাল হাদিস বিদাতিরা করেছে সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করলেন খালায়ক মিন নুরি আর সমস্ত সৃষ্টি আমার নূরে পয়দা সমস্ত সৃষ্টি নবীন নূরে পয়দা আর ও আনা মিন নুরিল্লাহ আর আমি হচ্ছি কি আল্লাহ নূর আল্লাহ নূর আল্লাহ পাঠ না আল্লাহর অংশ না এটা কুফুরি কথা সিরকি কথা নয় সে সিরিপ করলো তাহলে এটাও এইরকম যতগুলি বিদাতি আকিদা সিরকি আকিদা রয়েছে সবগুলি কবর মাজার পূজা করা জি কবর পাকা করা এগুলি ইহুদি খ্রিস্টানরা করেনি নবী করিম সাল্লাম বললেননি হাবাসা দেশ থেকে যখন হিজরত করে সাহাবিরা ফিরে আসলেন আবার তখন এসে বললেন যে এরকম দেখলাম তাদের গির্জাতে তাদের চার্চে তখন বলেন নেই যে এরা এরকম করে নেক লোকদের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে লানাতুল্লাহ আলাল ওয়ান্না সারা কবর গুলিকে করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইন্তেকালের পাঁচ দিন আগে সবগুলি ভালো করে আবার আল্লাহ নবী এবং নেক লোকদের অলিউল্লাহদের তারা শেষদা করে ফেলেছে শেষদার স্থানে পরিণত করেছে আজকেও কবর মাজারে শেষদা হচ্ছে লাতা কোন কাল্লাদিন আদাউ মুসা মুসা আলি সাল্লামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হয়ে যাও না এরকম শিল্পুহরি করিও না এরকম বজ্রিত্র হয়ে না সমস্ত তালে কত ব্যাপক অর্থ রয়েছে এই আয়াতের বুঝলেন দুটোই তফসির একটা খাস অর্থ করতে পারে কাম করতে পারে মুসা আলি সালামকে কষ্ট দিয়েছিল কি করে বনি ইসরায়েলরা মুসা আলি আলাহিসামের জীবদ্দশায় তাওরা বিঘ্নিত করার আগে ঘটনা সহি বোখারিত রয়েছে সেই বখারিতে রয়েছে আবু রাজি আল্লাহ বর্ণনা কথা হাদিস না মুসা আলি সালাম কানা রাজুল্লান হাইজিয়ান সিদ্ধিরান মুসা আলি সালাম অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন বড়ই পর্দা করতেন লাইওর আমিন জিলদেহি সাই তাঁর শরীরের কোন অংশ দেখা যেত না কোন সময় খালি গায়ে মানুষের সামনে আসতেন তাহলে ভদ্র মানুষদের পরিচয় হচ্ছে যে খালি গায়ে ঘুরবেন না বাড়ির বাইরে গেঞ্জি খুলে বেরিয়ে গেলেন রান্না করেছেন গেঞ্জি খুলে আর সব যাচ্ছে আসছে যদিও যায় কিন্তু আপনি অধিক ভদ্র হওয়ার চেষ্টা করেন শরীরে একটা কমপক্ষে জি রাখেন একটা কাপড় রাখেন আর যদি নাবি থেকে আর হাঁটুর বিষয় হয় তাহলে তো তখন জরুরি বলবো যে আপনাকে রাখতে হবে তখন নাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একজন পুরুষকে অবশ্যই রাখতে হবে তো মোসালিসা অত্যন্ত লজ্জাশীল ছিলেন লজ্জা করতেন তার শরীরের কোনো অংশ দেখা যেত না ইস্তাহি বানি তখন বনি ইসরায়েলরা উল্লঙ্গ হয়ে বসল করত বনি ইসরায়েলদের যুগে মানুষকে দেখে শরীর ঢাকতে হবে লজ্জা স্থান ঢাকতে হবে এই বিধান ছিল না যাই ছিল উল্লঙ্গ হওয়া যায় তখনকার যুগে মানে মোসা আলি সাল্লাম এখন আসছেন আর ওদের মধ্যে এইরকম প্রচলন আছে মুসা আলি ইসলাম একা নির্জনে গিয়ে গোসল করেন আমাদের সামনে গা গা খুলেন না শরীর খুলেন না ব্যাপারটা কি তখন এই বদমাইশ জাতি তো তখন কল্পনা কল্পনা শুরু করে দিল হয় না হয় কোনো ব্যাপার স্যাপার আছে তার শরীরে না হয় শ্বেত রোগ আছে না হয় কুষ্ঠ রোগ আছে আর না হলে হাইড্রোসিল আছে হাইড্রোসিল কি কি বলে যেটা এক সেরা এক সেরা একটা বড় হয়ে যাওয়া বুঝতে পারছেন এইরকম বেহদবি কথা নবী সম্পর্কে আরে উম্মদ জাতি মানে ইসরায়েল আর নবী সাল এখনো বেঁচে আছেন নবী মোসা আলি সাল্লাম আর এরকম বেহদবি কথা আল্লাহ পাক একদিন চাইলেন যে দেখিয়ে দিচ্ছি আমার মুসা কত সুন্দর তোদের দেখিয়ে ভালো দেখবি আল্লাহ দেখে দেখাবো তোদেরকে মায়াতা সত্তারো হাজার এত যে পর্দা করছে বানি ইসরায়েল কষ্ট দিয়ে বললো ইল্লামিন আইবিন কোন দোষ নিশ্চয় আছে ফিজিল দিয়ে শরীরে চামড়া ইম্মা বারাসন ওইম্মা আফাতন হয় তার অন্ডকোষ বড় আছে ওইম্মা আফাতন অথবা রোগ আছে কিছু না কিছু আছে ব্যাপার সাথে আল্লাহ চাইলেন যে মুসা দোষ মুক্ত করে প্রমাণ করে এই ইহুদিদের বনে ইসলামদের কথা থেকে মুসা আলি সম্পর্কে যা বলেছিল ফাখালা ইয়ামান একদিন নির্জনে ওয়াহাদাহ একাই গোসল করছিলেন ফাখালা সিয়াল কাপড় খুলে রেখে একটা পাথরের উপরে রেখে গোসল করতে নেমেছেন সোমবার আলতাসালা তারপর গোসল করলেন ফালামা ফারাকা তারপর গোসল করে ওপর উঠে দেখছেন তো আকবালা এলাসে কাপড়ের দিকে আসছেন লিয়া খোঁজা নেওয়ার জন্য তখন সেই পাথর করলো কি হাদিসটা শোনাচ্ছি আপনাকে আমি নিয়মিত ঘটনা আপনাকে বয়ান করে দিতে পারবো তখন পাথর তার কাপড় নিয়ে মুসা ইসলামের কাপড় নিয়ে পালাইতে শুরু করলো আদা ইয়াদু মানে দৌড় দেওয়া দৌড় দিতে শুরু করলো পাথরকে আল্লাহ দৌড়াইছি আল্লাহ আল্লাহ শাহিন কাদির সবকিছু করতে পারে পাথর দৌড় দিল মুসা আলাইসলাম আশ্চর্য হয়ে গেলে কি কাপড় নিয়ে পালাইতে শুরু করলো পাথর আমার কাপড় আলি হাতে লাঠি নিলেন হাজার হাজার এই পাথর বলছেন তিনি হাজারো হাজারো হাজারো আমার পাথর ইয়া হাজারো ছিল আসলে এই পাথর আমার কাপড় দিয়ে পালাচ্ছিস কেন তুই আমার কাপড় আমার কাপড় তিনবার হাতটা ইনতাহা এলা মালাইন বা ইসরায়েল ওই পাথর পালাইতে পালাইতে বানি ইসরায়েল এক জায়গাতে সমবেত হয়ে সব দল ছিল ওই দলের মাঝে গিয়ে থেমে গেল এই বনি ইসরায়েলরা তখন উলঙ্গ অবস্থায় মুসা আলাহ ইসলামকে দেখে ফেললো আহসানা মা খালাক আল্লাহ সবচেয়ে সুন্দর করে সেই যুগে আল্লাহ মুসা আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন কোনো দোষ নাই আইব নাই কিছু আবরা আহমিমা তাদের কথা থেকে দোষমুক্ত প্রমাণিত করবেন আল্লাহ ফাকরুল আলমিয়া জি ওয়াকামার তারপরে বলছেন ওয়াকাম আল হাজার তারপর পাথরটা থেমে গেল কাপড়টা নিলেন প্রথম কাপড়টা পরলেন রাগ আর থামতে পারছেন না স্বাভাবিক রাগ হওয়ার কথা তারপরে ওই লাঠি মজেদার লাঠি দিয়ে মারতে শুরু করলেন পাথরের উপরে দাগ ঠান্ডা করার জন্য অনেক মানুষ মাটির উপর মারে দিয়েছেন না নিজেরই কাপড় ছিঁড়ে অনেক মূর্খ লোক মূর্খ মহিলা আছে নিজেরই কাপড় চোপড় ছিঁড়ে যাই হোক মোসা আলী সালাম এইরকম আজকালকার মানুষের মতো না কিন্তু পাথরকে মনে করলেন একটু মায়ের সেই পাথরের ওপর এত জোরে মেরেছে মুসা আলাইহিস যে তাতে দাগ পড়ে গেছে তিনটি চারটি অথবা পাঁচটি তারপর আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান কখন পড়তে হয় সুন্নতি খুতবায় খুদবাতুল হাজা খুদবাতুল হাজা মানে যে কোনো প্রয়োজনের খুদবা বিবাহের খুদবা জুমার খুদবা ঈদের খুদবা এমনি বক্তব্যের খুদবা এই জন্য আমরা সময় যদি থাকে তাহলে যথাসাধ্য বেশিরভাগ চেষ্টা করি যে এই সন্ন্যতি খুদবাই আয়াতগুলি পড়া যাক নবী সাল্লাহাম তিনটি আয়াত পড়েছেন তার একটি হচ্ছে এটা তাকুয়া সম্পর্কিত আয়াতগুলি আল্লাহ বলছেন আমানু হে তোমরা আল্লাহকে ভয় করো অকুল কৌলান সদিদা আর তোমরা সঠিক কথা বলো সদিদ ছোট সিন দিয়ে সিন তার মানে হচ্ছে সঠিক আর যদি সদিদ হয় বড় সিন দিয়ে শাহ হ্যাঁ শক্ত কঠিন ইন্না বাদশাহ রব্বেকা লাশাদিদ দেখো তোমার রবের পাকড়াও বড়ই কিন্তু প্রবল বড়ই শক্ত শক্ত রবে দেখো তো আল্লাহ বলছেন যে অকুল কৌলান সাজিদ আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলবে কত ব্যাপক কথা সঠিক কথা হচ্ছে সত্য কথা মিথ্যা কথা সঠিক নয় বেঠিক সঠিক কথা হচ্ছে এমন কথা যে সব কথাতে ঝগড়া বিবাদ না ঝামেলা না সঠিক কথা হচ্ছে ন্যায়সঙ্গত কথা জালেমানা কথা নয় সঠিক কথা হচ্ছে ঠিক সাক্ষী দেওয়া সাক্ষীতে কোন রকমের মরিচ মশলা না দেওয়া সঠিক কথা ব্যাপক অর্থ রাখে স্বামী স্ত্রীতে সঠিক কথা বিবাহের সময় পড়বেন এর ফায়দা কি ফায়দা অর্থ বুঝতে হবে ওই ছেলে যে বিবাহ করছে সে শুনছ অকুল কাউলান সাদিদা সঠিক কথা বলবে সঠিক কথা বললে তোমাদের দাম্পত্য জীবন সুখী হবে আর যদি সঠিক কথার বিপরীত কিছু বলো তুমিও শান্তি পাবে না আর তোমার স্ত্রীকে শান্তিতে থাকতে দেবে না প্রথম দিন বিবি নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা শুরু করে সারা রাত পাই তারা তোর কোথাও প্রেম ট্রেম ছিল লাভার ছিল কারোর সাথে তোর ভালোবাসা ছিল তোর চাচাতো ভাই খালাতো ভাইয়ের সাথে কথাটা বলতি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কলেজ ইউনিভার্সিটিতে জানি না তোর কত কেজে ছিল আরে কত কে ছিল এই সন্দেহ তাহলে কলেজ ইউনিভার্সিটি মেয়েকে বিয়ে করলে কেন বেহায়া খবরদার যাকে বিশ্বাস করে নিয়ে এসছেন আস্থা করে কখনো এই ধরনের প্রশ্ন করবেন না কুলু কাউলান সাজিদার বিপরীত অশান্তি সৃষ্টি করে প্রথম দিন চমকে উঠবে এর বদমাস কোন বদমাসের পাল্লায় পড়লাম রে আজকে আমাকে জিজ্ঞাসা করা শুরু করেছে তোর কোথাও প্রেম আছে কেউ আছে হ্যাঁ কারোর সাথে কথা বলিস কারো নম্বর টেলিফোন নম্বর তো মোবাইলে আছে ইত্যাদি সব জিজ্ঞাসা কেন শুরু করলো আর তো শান্তিতে বাস করতে দেবে না আজকেই টান দে না থাকা যাবে না গিয়ে আর আসবে না যদি পারে তাহলে আর না পারে তো অগতি এর গতি কি করবে থাকবে জুলুম বরদাস্ত করে শান্তি আপনিও পাবেন আপনার স্ত্রী পাবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বন্ধু মহলে রহস্য অনেকে করে রহস্য করে ঝগড়া করে রহস্য করে ঝগড়া করে এক লোক এখানে এক লোককে বাংলা বুঝে কিন্তু বিহারের লোককে বলছে ও বিহারি ভাই আর এই বিহারি ভাই বলাতে দুই তিন বছর কথা বলা বলি কি প্রয়োজন আপনি বিহারি ভাই বলা বলতে গেলেন বিহারি ভাই দুই বছর ধরে কথা বলার বলা আর দুইজনে ঝগড়া কি আশ্চর্য বুঝিয়ে পারা যায় ঘটনা ঘটেছে কয়েক বছর আগে ঘটনা ওকুল কাউলান সাথে ভাই সঠিক কথা বলেন কিসব কথা খারাপ বলেন অনেকে ঠাট্টা মনে করে দেশি কথা দেশি একজন বাঙালি আরেকজন বাঙালি বলছে দেশি ঠিক আছে কিন্তু একজন বিহারি উর্দু ভাষী দেশি বন্ধু ভাই কেমন আছে না না এটা কোনো পালন তার বিপরীত কেন বন্ধু ভাই বলবেন আপনি আর তো তুমি নিজের ভাষায় বলো ও বন্ধুটা মুখস্থ করলে বন্ধু ভাই না কোনো করণ সাথীদার বিপরীত এগুলি এটা ঝগড়া বিবাদ হবে জি এরকম বহু নজির রয়েছে শুধু রাস্তা আপনাদের খুলে দিচ্ছি এখন কোরআন বোঝার চেষ্টা করেন আর আমলে সংশোধনের চেষ্টা করেন যদি সঠিক কথা বলো তাহলে আল্লাহ পাক তোমাদের কাজগুলিকে সুস্থ করে দিলেন সুন্দর করে দিলেন কাজে কোন রকম বড় বড় হবে না দাম্পত্য জীবন হোক আর বন্ধুদের সাথে হোক রুমমেটদের সাথে হোক কর্মক্ষেত্রে হোক কলিগ হোক সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার কলিগ আপনার সাথে চাকরি করে কি ব্যাপারে এত লেট করে কেন এসছেন সম্পর্ক খারাপ হবে না হবে না আর আপনার কি অধিকার আছে কেন লেট করে এসছেন হ্যাঁ জিজ্ঞেস করে ফোরম্যান সুপারভাইজার জিজ্ঞেস করে আপনি তার সমান সমান কখনো করবেন না আমার এই তরিকা না তখন না সে বন্ধু মানুষ আপন জন কি ব্যাপার কোনো অসুবিধা ছিল নাকি লেট সেটা আলাদা কথা কি ব্যাপার প্রতিদিন লেট হয় আপনার এটা আপনার আমার বলার অধিকার না আমাকে কারো বলার অধিকার না বুঝতে পেরেছেন বিশেষ করে যারা আমার অধীনস্থ নাই সমান অথবা আমার উপরে আছে তা হ্যাঁ, আমি এতে মন কষাকষি হবে এতে মনোমালিক না হবে ইউসলেহ লাকুম আমাল তোমাদের কাজগুলি সুন্দর হয়ে চলবে তাহলে ওয়াকফির লাকুম জুনুবাকুম আর আরেক ফায়দা হচ্ছে দুনিয়া আখেরাতের ফায়দা তোমাদের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দেবে অমায়তি ইল্লাহ রাসুল আর যেই ব্যক্তি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে আল্লাহ রসুলকে মেনে চলবে ফাকাদ ফাজা ফৌজা আজিমা সেই ব্যক্তি নিঃসন্দেহে মহা সাফল্য অর্জন করবে ফাজা কামিয়াব হইল ফৌজা আজিমা শুধু কামিয়াব না হ্যাঁ সাফল্য নয় মহা সাফল্য এই হচ্ছে বড় কামিয়া বড় কামিয়াবি এই নয় যে সৌদি আরব থেকে অনেক টাকা নিয়ে যেতে পারলেন বড় কামিয়াবি এই যে এখান থেকে সহি দিনের জ্ঞান হাসিল করে গেলেন তৌহিদ আর সন্ন্যত শিখে গেলেন সঠিক ইসলাম আর তার উপরে আমল করার অভ্যাস নিয়ে গেলেন তার দাওয়াত দেবেন এই দাওয়াতের স্পৃহা মনে উদ্যম নিয়ে গেলেন যে আমি দেশের মানুষকে গুমরাহি থেকে রেহাই দেওয়ার চেষ্টা করবো মুক্ত করার চেষ্টা করবো বদ্ধপরিকর হয়ে গেলেন তারপরে দুই নম্বরে আপনি এখান থেকে বেশি বেশি হজমরা নিয়ে গেলেন তিন নম্বরে হালাল রিজিক নিয়ে গেলেন বেশি টাকা অর্জন করতে হলে আরে এই লোক এসছিল লেবার হয়ে আর আজকে বড় বড় কোম্পানির মালিক এগুলো কামিয়াবি নয় যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো সেই ব্যক্তি সেই মহা সাফল্য অর্জন করলো ইন্না এই আয়াত আল্লাহ পাকের আমানতের কথা উল্লেখ করেছেন আর গত জুমার আগের জুমায় না আমানত সম্পর্কে আমানতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ওতে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার করা হয়েছে আজকে সংক্ষেপে বলুন এই আমানত মানে কি এই আমানত মানে শরীয়তের দায়িত্ব বহন শরীয়তের বিধিবিধান করো করিও না এই দুই রকমের যে দায়িত্ব বিশ্বাস করো করিও না এবাদত করো এগুলো করিও না হ্যাঁ এই আখলাখ চরিত্র গ্রহণ করো এগুলো গ্রহণ করিও না এগুলো ভালো চরিত্র এগুলো মন্দ চরিত্র এগুলো এবাদত এবাদতে গাফিলত এগুলি ফরজ আদায় করতে হবে এই আকিদা এই বিশ্বাস রাখবে এইরকম বিশ্বাস রাখবে না আবুদুল্লাহ বিষয় কোরআনে করিমে রসুল্লাহ হাদিসে শরীয়তের যে দায় দায়িত্ব সম্পর্কে যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলিকে আমানা আল্লাহ বলেছেন এখানে এই আমার আদাম আলী সালামকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ দিবেন আদমকে আর জানে যে আদমই নেবে আদাম নেবে প্রথম আর তারপরে আদম আলাইসাল্লামের সন্তানদের কাছে এই আমানত যাবে কিন্তু তার আগে আল্লাহ হাবুল আলমী আসমান জমিনের কাছে পাহাড়ের কাছে সামনে এই আমানত পেশ করলেন যে পাহাড় দেখো তোমাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে একটা দায়িত্ব দিতে চাইছি আসমান তোমাকে দায়িত্ব পালন করতে হবে জমিন তোমাকে দায়িত্ব পালন করতে হবে স্বীকার করলাম আয়াতের তার জন্য আসেন আল্লাহ ইন্না আরাদান আমান নিশ্চয়ই আমি আমানত পেশ করলাম আলাসামাওয়াতি আসমান সমূহ আকাশ সমূহের উপর ওয়াল আর পৃথিবীর উপর জমিনের উপর ওয়াল জিবাল আর পাহাড় উপর তারা অস্বীকার করলো সেটা বহন করতে অস্বীকার করলো মানে অবাধ্য হয়ে অস্বীকার করা না অস্বীকার করা দুই রকম হ্যাঁ? দেখেন আমাদের সঙ্গে যেমন আমি ধরেন একজনকে আপনাদের নেতা বানাইতে চাইছি মানে দেখেন আপনাকে দাওয়াতি কাজে নেতৃত্ব দিতে হবে অবাধ্য হয়ে না দেখেন আমি দুর্বল মানুষ তারপর বারো ঘন্টা ডিউটি আমার দ্বারা সম্ভব হবে না এই গুরু দায়িত্ব পালন করা তা আমাকে অব্যাহতি দেয় এটা এটা অবদ্ধ না ফরমানি নয় ঠিক না জি না এইরকম অস্বীকার করেছিল ও আশফাকনা কেন অস্বীকার করেছিল ভয়ে ভীত হয়েছিল যে পারবো না ও আশফাক আশফাকনা মিনহা তাতে তারা ভয়ে ভীত হয়েছিল হামালাহাল ইনসান পক্ষান্তরে মানুষ অর্থাৎ প্রথম মানুষ আদাম আলী সালাম তা বহন করে নিয়েছিলেন নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন কানা জাহুলা নিশ্চয় মানব জাতি এখানে আলী সালাম এই যে দুটো গুণ বলা হয়েছে মানব জাতির অধিকাংশ লোকের কথা বলা হয়েছে ইন্নাহু কান বা মানব জাতির আসল নেচার প্রকৃতির কথা বলা হয়েছে নিশ্চয় মানুষ হচ্ছে বড় জুলুমকারী আর বড়ই অজ্ঞ জাহুলা মোবাল্লাগার দুটো সেরা কারণ মানুষ পরিণাম বুঝে না পরিণাম সম্পর্কে যদি একটু সজাগ হইতো কখনো পাপ করে নিজেকে খারাপ করতো নিজের পরিণাম খারাপ করতো না তাই না মানুষ জুলুম করে জেনে শুনে যদি না আমল করে তাহলে সে জালেম হইল আর যদি জানারই চেষ্টা করলো না যে আমলি আর কেমন করে হবে নামাজের তরিকাই শিখল না তৌহিদ শিখলই না আখেরাত ইমান ইমানের পিলার কি জানলই না অধিকাংশ মুসলিমদের অবস্থা দামাম গত সপ্তাহে একটা ছুটি হচ্ছে সময় ওই সময় বক্তব্য খেলার ফিল্ড বক্তব্য গিয়ে দুইশো লোক প্রায় থাকে এখানে গিজাজ পাঁচ সাত মিনিট হেঁটে লাগবে বক্তব্য রাখলাম অল্প সময়ের মধ্যে তারপরে প্রশ্নে কিছু গিফট তাদের ছিল গিফটগুলো দিতে হবে প্রশ্ন করতে বললো আরবিরা আছে তা তো জিজ্ঞেস করতে বললো তা মেডিকেলের সব না সব আর ওই শিক্ষকরা তো যাই হোক জিজ্ঞেস করলাম যে পিলার অফ ইমান ইমানের খুঁটি কয়টি সুধান আল্লাহ দুইশো জন মধ্যে একজন শুধু হাত বিনা বাড়াবাড়িতে করছে ইসলামের খুঁটি কয়টি দু তিনজন উঠে ব্যাস এই হচ্ছে মুসলিমদের শোচনীয় অবস্থা কত বড় জাহেল চিন্তা করতে পেরেছেন তা কেন বলবেন না যে জাহুলা এরা মহা অজ্ঞ জাহেল শুধু বলেনি আল্লাহ জাহুলা মহা অজ্ঞ বলেছে এন্নাহু জানারই চেষ্টা করলো না তাহলে আমল কি করে হবে যেই লোকেরা ইমানের খুঁটি বুঝে না ইসলামের খুঁটি বুঝে না তাহলে খুঁটি আর কায়েম করবে কি নামাজ পড়বে বা কি আর দিন শিখবেই কেন পাঁচ সাত মিনিট লাগে আসতে ইসলাম শিখে প্রদীপের তলায় অন্ধকার আর এখান থেকে আমি আঠারো বিশ কিলোমিটার দূরে গিয়ে ওখানে ওদেরকে দিনের কথা শুনিয়ে এলাম আর আরবরা তাদের আবার কি গরজ আমাকে না এখানে এখান থেকে যেতে বলা হয়েছে কিন্তু আরবদের কি গরজ যারা মেডিকেল সায়েন্স পড়ছে ডাক্তার হচ্ছে হ্যাঁ ছাত্র হয়ে গেছে অথবা হচ্ছে তাদের কি গরজ আপনি নামাজ পড়েন আর নাহি পড়েন আর আপনি ভালো মানুষ আনার মন্দ মানুষ এসে তো জানে যে এরা তো ফিরে যাবে কয়েকদিন কি বা জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য আর কেমতের জবাব দেওয়ার জন্য আল্লাহ এরা এসেছিল খালি আর ফিরিয়ে দিদি এদেরকে জানিয়েছিলাম আমাদের দায়িত্ব পালন করেছিলাম মানেনি এখন এরা জবাব দিল শোনেনি এর জবাব আমরা ইসলামী সেন্টার খুলে রেখেছিলাম ইসলাম সেন্টার থেকে কিতাব নিয়ে এসেছিলাম আলেম নিয়ে এসেছিলাম তাদেরকে জানিয়েছিলাম বক্তব্যের মাধ্যমে কিতাবের মাধ্যমে এখন আমরা জবাব দিয়ে দিলাম আমাদের এখন এদেরকে ধরো খুজু হোফা হুল্লু ধরো আর এদেরকে ঢুকাও আল্লাপাক বলছেন যে মানুষ উঠাইল আর মানুষ অধিকাংশই পাপিষ্ট তাহলে পাপিষ্টদেরকে আল্লাহ শাস্তি দেবে আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করে দিলেন আর আরেক দল সৎকর্মশীল হবে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবেন তাই বলছেন লিওয়াজ আল্লাহ মোনাফেকিন আল মোনাফেকাত যাতে করে আল্লাহ ফাকরাবুল আলমিন এই দায়িত্ব ভার দেওয়ার পরিণতি স্বরূপ যারা মানবে না অন্তর থেকে মানল না মুখে শুধু মানল মুনাফে কপট তাদেরকে আল্লাপাক শাস্তি দেন মোনাফেক পুরুষদেরকে মোনাফেক নারীদেরকে আল্লাপাক যাতে শাস্তি দেন এই উদ্দেশ্যে ওয়াল মুশ্রিকিন ওয়াল মুশ্রিকাত আর যারা মুশ্রিক বহুত্ববাদী পুরুষ বহুত্ববাদী নারী তাদেরকে আল্লাপাক আজাদ দেবেন যে তোমাদের জন্য আমি এই আমানত নাজেল করলাম আর আমানত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইলাম তারা এক্সপ্লেন করলেন তোমাদের জন্য ভালো করে স্পষ্ট করে দিলেন তারপরেও তোমরা মানলে না সুতরাং হে মোনাফেক পুরুষ নারী তোমাদেরকে শাস্তি দেওয়া হবে হে মুশ্রেক পুরুষ নারী যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর সাথে আরো শরিক করেছ দেবদেবী হোক আর কবর মাজার পূজায় হোক তোমাদেরকে আল্লাহ পাক আজাব দেবেন ওয়াতুব আল্লাহ আলাল মিনিন মিনাত এবং আল্লাহ পাক তওবা কবুল করবেন মমিন পুরুষদের আর মমিন নারীদের ওয়াকান আল্লাহ গফুর রাহিমা আর আল্লাহ পাক রব্বুল আলমিন বড়ই মার্জনাকারী আর অতি দয়াবান আল্লাহ পাক মমিন মমিনাতকে তবা করার তৌফিক দিয়েছেন সংশোধন করার তৌফিক দিয়েছেন এবং তারা যখন তবা সংশোধন করেছে কর্মজীবন ভালো করেছে বদলার জীবনে মতের পরে উত্তম বদলা পাবে আল্লাহ পাক এই উদ্দেশ্যে এই আমানত অর্থাৎ তকলিফ শরীয়তের তকলিফ আরবি ভাষায় বললাম মানে শরীয়তের বোঝা দিয়েছেন এই বোঝা ভারী নাই আর এই বোঝা যদি আমরা বহন করি তো আমাদের ফায়দা না আল্লাহর ফায়দা না আর কারো ফায়দা না জিনদের ফায়দা না ফেরিস্তাদের ফায়দা আমাদের এই ফায়দা রয়েছে এবং এই দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে হবে যে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে এসছে একটি কথা বলে শুধু শেষ করি যে কথাটি ওখানে বলেছে দামা ইউনিভার্সিটিতে ভাই আপনাদেরকে যে কোম্পানি নিয়ে এসছে কি জন্য নিয়ে এসছে এটা জানেন বলছে হ্যাঁ জানি কি জন্য নিয়ে এসছেন বলছে কাজের জন্য নিয়ে এসছেন সবাই জানে তাই না আচ্ছা আর একটা প্রশ্ন করছি কারণ অল্প সময়ের বক্তব্য এরকম কথা বলতে হয় অত লম্বা কথা বলার সময় নেই তো বললাম আচ্ছা বলুন তো আল্লাহ পাক কেন দুনিয়াতে আপনাদেরকে নিয়ে এসছেন এটা জানেন হ্যাঁ এইটা যে জানলো সে হচ্ছে কি আল্লাহ পাক যদি না নিয়ে আসতেন আপনার কোম্পানির ক্ষমতাও ছিল না যে আপনাকে নিয়ে আসতেন আল্লাপাক দুনিয়াতে মানুষ করে নিয়ে এসেছেন সেই জন্য কোম্পানি সুযোগ দিয়েছে বা সুযোগ পেয়েছে আপনাকে এখানে নিয়ে আসা কোম্পানির গরজটা জানলেন যে কি জন্য এখানে নিয়ে এসছে সৌদি আরবে তোমাদেরকে নিয়ে এসছে আর রব্বুল আলমিন কেন দুনিয়াতে নিয়ে আসলেন ওমা খালাকুল জিন্না ইনসা ইল্লা আবুদুল এটাই জানলেন না আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের মধ্যে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছে আল্লাহ পাক আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতের পথে চলার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক আমাদের মতের সময় কালমা তাইয়েবার শাহাদাতের তৌফিক দান করেন আর যেসব ভাই বোনরা আপনজনরা আত্মীয় স্বজনরা আরো কোনো দিনই ভাই দুনিয়ার যে কোনো জায়গায় এতেকাল করেছেন আল্লাহ তাদের রুহের মাফিরাত করেন তাদের গোনা খাতা মাফ করেন তাদের জন্য তুলফির দোষ দান করেন এখানে আমাদের এক ভাই আছেন ছোট ভাই তার আব্বা গতকালকে ইন্তেকাল করেছে আপনাদের কাছে জুয়া দোয়া চেয়েছে আল্লাহ পাক যেন তার গোনা খাতা মাফ করেন তার কবরের আজাব দূর করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাকে জান্নাত দান করেন ওসল্লাহ আলী নবীনা মোহাম্মদ আলহি ওসাল আজমাই না না এটাকে বলা হয় সুভাত অতি সুভাত এটা জেনাও না আর ওগুলো যারও সন্তান না তাদের বংশ সাব্যস্ত হবে এবং তারা ধন সম্পদে বাবা মায়ের ভাগ পাবে কিন্তু তাদের বিবাহ করা এটা হচ্ছে বাতিল এই বিবাহ হয় না এই মাসলা জানার পরে কেউ এই রকমের কাজ করবে না যে কোর্টে যখন সুযোগ আছে আর এই মেয়েকে আমি বিয়ে করবই সুতরাং চলেই যায় নিয়ে না এটা কখন করবে না কারণ এই বিয়ে হয় না এটা হচ্ছে আসল উদ্দেশ্য হ্যাঁ অবশ্যই স্থান পূরণ করতে পারে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন একটা লোক চারটা বিয়ে করেছিল তারপর একটা মারা গেল একটা কোনো কারণে তালাক হয়ে গেল তাহলে আবার সাতটা পোড়া করতে পারে কিনা ওই রকম একটা দুটা তিনটে করে আপনি দশ বিশ পঁচিশ পঞ্চাশ আপনার নসিবে থাকলে করেন হ্যাঁ। হ্যাঁ। একসাথে চারটার বেশি রাখা যাবে না বাস একসাথে একই সময়ে চারটার বেশি রাখা যাবে না